আসি মনোযোগের সঙ্গে আল্লাহ তালার কালাম এবং তার রসুলের সুন্নাহ এগুলোকে যদি আমরা মনোযোগ সহকারে শুনি তাহলে আল্লাহ তালের এর বিনিময়ে আমাদেরকে উত্তম প্রতিদান দান করবেন তাহলে আমরা এখানে বসলে মনোযোগ সহকারে কথা শুনলে সব পাবো এই সব পাওয়াটা হলো এক্সট্রা ফজিল আর এখানে থাকলে আমরা যদি এখান থেকে আমাদের জীবন গড়ার শিক্ষা নিতে পারি সেটা হলো আমাদের আসার মূল উদ্দেশ্য যেমনি ভাবে আজকাল মানুষ বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা দিয়ে এক একটা মোবাইল কেনে এই মোবাইলের মধ্যে পেছনে দেখবেন একটা ফ্ল্যাশ লাইট একটা টর্চ লাইট থাকে এই যে মোবাইলের মধ্যে টর্চ লাইট রাখা হলো মানুষ কিন্তু টর্চ লাইটের জন্য বিশ হাজার তিরিশ হাজার টাকা ব্যয় করেনি পৃথিবীতে কোন মানুষ আছে যে একটা টর্চ লাইটের জন্য একটা ফ্ল্যাশ লাইটের জন্য বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ব্যয় করবে সেটাকে সর্বদা সংরক্ষণ করবে যত্নের সঙ্গে রাখবে সকাল বিকাল চার্জ দিবে এরকম মানুষ পৃথিবীতে একজনে পাওয়া যাবে না মোবাইল কিনেছে টর্চ বাতির জন্য না এটা তার মূল উদ্দেশ্য ছিল না তাহলে কেন কিনেছে মোবাইল যে মোবাইল কেনার মূল উদ্দেশ্য হলো এই মোবাইলের মাধ্যমে সে কল করতে পারবে কল রিসিভ করতে পারবে মেসেজ পাঠাতে পারবে মেসেজ গ্রহণ করতে পারবে এগুলো ছিল মূল উদ্দেশ্য আর এর পাশাপাশি যেই সমস্ত ফিচারের মধ্যে যুক্ত আছে সেটা হলো এক্সট্রা ফজিলা একইভাবে আমরা এখানে মাহফিলে এসেছি আসার পেছনে মূল উদ্দেশ্য হলো জীবন গড়ার শিক্ষা নেওয়া যদি সারাটা জীবন মাহফিলে মাহফিলে কাটিয়ে দেই সারাটা জীবন এরকম আলোচনা শুনতে থাকি কিন্তু সেখান থেকে জীবন গড়ার কোনো শিক্ষা না নেই তাহলে আমার মাহফিলে আসার মূল উদ্দেশ্যই ব্যর্থ যেমনি ভাবে রসুল্লাহ সাল আলী হাসাল্লামের পাশে একদিকে যেমন আবু বকর ছিল আরেকদিকে কিন্তু আবু জাহালও ছিল মদিনার মধ্যে একদিকে যেমন সাহাবিরা ছিল আরেকদিকে মুনাফিকরাও ছিল রসুল যখন আলোচনা করতেন সেই আলোচনা যেমনি ভাবে আবু বকরের কানেও যেত একইভাবে আবু জাহালের কানেও যেত কথা তো শুনতো উভয়ই কিন্তু পার্থক্য ছিল এখানে যে আবু বকর সেই কথা থেকে জীবন গড়ার শিক্ষা নিয়ে নিত আর আবু জাহাল কথাগুলো শুধু শুনেই যেত সেখান থেকে জীবন গড়ার কোনো শিক্ষা নিত না তো মাহফিল আসা সব অর্জন করা এটা মূল উদ্দেশ্য না এটা হলো এক্সট্রা ফজিল মূল উদ্দেশ্য হলো জীবন গড়ার শিক্ষা নেওয়া সুতরাং এখানে আমরা এসেছি আল্লাহ এনেছেন যতক্ষণ পর্যন্ত আলোচনা হয় আল্লাহ তালা যে কথাগুলোই বের করেন আমরা ইনশাল্লাহ আমলের নিয়ে তো সবাই শুনবো সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ সবাই ইনশাল্লাহ বলেননি সবাই রাজি আছেন আল্লাহ তালা তৌফিক দান করুন কথা বলার জন্য আপনাদেরও কিছু সঙ্গের প্রয়োজন আছে আপনারাও যদি কিছু সারা শব্দ দেন তাহলে কথার মধ্যে একটা গতি পাওয়া যায় আর যদি সবাই নীরব নিস্তব্ধ হয়ে বসে থাকেন তাহলে তো অনেকটা ট্যাপ রেকর্ডার ছেড়ে দেওয়ার মতো হয়ে যায় তো কথা তো আসলে ভিতরে রেকর্ড করা নেই যে সেটা সুইচ দিলেই বের হতে থাকবে আপনাদের যদি একটু সারা শব্দ থাকে আপনারাও জাগ্রত থাকেন একটু তাল মিলান তাহলে কথা ইনশাল্লাহ আল্লাহ তালা বের করবেন তো যেটা বলছিলাম তো আমাদের হেদায়তের জন্য আল্লাহ তালা দুনিয়াতে একটা কিতাব পাঠিয়েছেন সেই কিতাবের নাম হলো কোরআন আল কোরআন করিম আল্লাহ তালা আমাদের হেদায়তের জন্য পাঠিয়েছেন এই কোরআনের ব্যাপারে রসুল্লাহ সাল্লাম নিজে বলে গেছেন মান করা হারফা যেই ব্যক্তি কোরআনের একটা হরফ পাঠ করবে একটা শব্দ না একটা অক্ষর একটা হরফ যেই ব্যক্তি পাঠ করবে আল্লাহ তালা তাকে দশটা নেকি দান করবেন এখন যদি কেউ কোরআন না বুঝে আল্লাহ তালা তাকেও দান করবেন কেউ যদি বুঝে আল্লাহ তাকেও দান করবেন হাদিসের মধ্যে রসুল বলেন আমি বলি না যে সুরাতুল বাকার প্রথম আয়াত যে আলিফলাম মিম এই আলিফলাম মিম তিনটা মিলে একটা হরফ এই কথা আমি বলি না বরং আমি বলি আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ সুতরাং কোন ব্যক্তি যদি পাঠ করে আলিফলাম মিম তার আমল নামে তিরিশটা নেকি যোগ হয়ে যাবে তো কোরআন পাঠ করলে নেকি পাবো এক এক হরফের বিনিময়ে দশটা করে নেকি পাবো কিন্তু শুধুমাত্র নেকি পাওয়ার জন্য আল্লাহ কোরআন নাজিল করেননি তাহলে কোরআন কেন নাজিল করেছেন আল্লাহ তালা কোরআন কেন নাজিল করেছেন দ্বিতীয় আয়তে নিজেই বলে দিচ্ছেন হুদাল্লিল মুতাকিন এই কোরআনকে আমি নাজিল করেছি হেদায়তের বাণী হিসাবে এই কোরআন হেদায়ত দিবে সরল পথের সন্ধান দিবে কাদেরকে লিল মুতাকিন যারা আল্লাহকে ভয় করে এই কোরআন তাদেরকে সরল পথের সন্ধান দেবে একই সুরার মধ্যে আল্লাহ তালা বলছেন দ্বিতীয় পাড়ায় শাহরু রমাদান আল্লাদি উংজিলা ফিহিল কোরআন হুদাল্লিন নাস রমজান মাস এই মাসের মধ্যে কোরআনকে নাজিল করা হয়েছে আর কোরআন হলো বিশ্ব মানবতার জন্য হেদায়ত সুরাতুল বাকারা শুরুতে বলা হয়েছিল শুধুমাত্র আল্লাহ ভীরুদের জন্য হেদায়ত এখানে বলা হচ্ছে বিশ্ব মানবতার জন্য হেদায়ত তার মানে এই কোরআন বিশ্ব মানবতাকে মুক্তির পথ দেখাবে আর যারা আল্লাহকে ভয় করে তাদেরকে বিশেষভাবে সরল পথের উপর পরিচালিত করবে সুতরাং কোরআনের মূল লক্ষ্য হলো হেদায়ত কোরআন থেকে আমরা হেদায়ত গ্রহণ করব। আল্লাহ তালা কোরআন পাঠিয়েছেন এই কোরআন একজন মানুষ মারা গেলে আমরা একটা মিলাদের মধ্যে কোরআন পাঠ করব একটা খতমের আয়োজন করবো এজন্য না এগুলো এক্সট্রা ফজিলত ওই যেমনি ভাবে মোবাইলের কথা মনে আছে তো টর্চ মোবাইলের মধ্যে ফ্ল্যাশ লাইট থাকে টর্চ লাইট থাকে কিন্তু ফ্ল্যাশ লাইট আর টর্চ লাইটের জন্য মোবাইল কিনি না মোবাইল কিনি কল করার জন্য মোবাইল কিনি মেসেজ পাঠানোর জন্য এগুলো হলো এক্সট্রা ফজিলত একইভাবে আল্লাহ তালা আমাদেরকে কোরআন দিয়েছেন এই কোরআন অনুযায়ী যদি আমল করি এই কোরআন যদি নিজেদের জিন্দগির মধ্যে বাস্তবায়ন করি আল্লাহ তালা আমাদেরকে সরল পথের সন্ধান দেবেন যেই পথের শেষে আমাদের জন্য অপেক্ষা করছে জান্নাত আর এর পাশাপাশি প্রতিটা হরফ পড়লে দশটা করে নেকি পাবো এটা হলো এক্সট্রা ফজিল সুতরাং সব ক্ষেত্রে এই কথা তো আল্লাহ তালা আমাদেরকে আমলের নিয়াতে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করুন আমিন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি পৃথিবীর মধ্যে আমরা যে এসেছি পৃথিবীর মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন কে আরে সবাই বলেন না কে পাঠিয়েছে আমাদের সৃষ্টিকর্তা কে আমাদের জীবনদাতা কে আমাদের জীবিকা কার হাতে জীবন মরণ কার হাতে আমরা কার সন্তুষ্টি চাই এখানে কার সন্তুষ্টির জন্য এসেছি লা ইলাহা ইল্লাল্লাহ তো সেই আল্লাহ তালার হাতেই আমরা বিশ্বাস করি আমাদের জীবন আমাদের মরণ ইন্না সালাতি ও নুসুকি আমার নামাজ আমার আমার জীবন আমার মরণ সবই একমাত্র আল্লাহ সেই আল্লাহ তার সঙ্গে আমার সম্পর্ক যত বেশি থাকবে সেই আল্লাহ আমাকে তত বেশি পুরস্কারে পুরস্কৃত করবেন এবং তার নৈকট্য আমি তত বেশি লাভ করব যেমনি ভাবে প্রধানমন্ত্রীর পিএস যারা থাকে তাদেরকেও কিন্তু মানুষ সম্মানের চোখে দেখে সেই পিএস এর সঙ্গে যার সম্পর্ক থাকে মানুষ তার সঙ্গেও ভালো রিলেশন রাখার চেষ্টা করে কেন কারণ কোনো একটা বিপদে যদি পড়ি আর সেই মানুষটাকে গিয়ে যদি বলি তুমি একটু পিএস কে জানাও তো ফোন করে আমরা এই সমস্যায় আছি আমাদের রোড ভাঙা আমাদের একটা রোড দরকার আমাদের এটা দরকার সেটা দরকার সেই পিএস গিয়ে যদি প্রধানমন্ত্রীর কাছে সে আবেদন পেশ করে আশা করা যায় প্রধানমন্ত্রী সে আবেদন গ্রহণ করে নেবে কিন্তু পিএস নিজেকে প্রধানমন্ত্রী অথবা সাধারণ কোনো মন্ত্রী অথবা সচিব অথবা বড় কোন অফিসার কোনো কিছুই না শুধুমাত্র পার্সোনাল সেক্রেটারি তারপরও তার এত মর্যাদা সবাই তাকে সম্মানের চোখে দেখে সবাই তার সঙ্গে সম্পর্ক রক্ষা করার চেষ্টা করে কিন্তু কেন কারণ হলো এই পিএস নিজে দামি না হতে পারে তার মর্যাদা অনেক উপরে না হতে পারে কিন্তু মর্যাদাবান একজন ব্যক্তির সঙ্গে তার সম্পর্ক আছে আমরা মানুষ সাধারণ এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ তালা আমাদেরকে বানিয়েছেন কিছুকাল পর আবারও মাটির বুকে হারিয়ে আমরা আবারও সেই পোকামাকড়ের খাদ্যে পরিণত হয়ে যাব আমাদের কোনো অস্তিত্ব থাকবে না কোনো মর্যাদা থাকবে না পৃথিবীর বাসী হয়তো একশো বছর পর আমার নামও কোনোদিন স্মরণ করবে না এই পৃথিবীর সেই সময়ের মানুষগুলো হয়তো বিশ্বাসও করবে না এই নামে একজন মানুষ ছিল যে মানুষটা পুরো এলাকাকে কাঁপিয়েছে হয়তো বিশ্বাসও করবে না মাছ দিয়ে যদি এই পৃথিবীর সৃষ্টিকর্তা এই পৃথিবীর পরিচালক এই পৃথিবীর নিয়ন্ত্রক মহান আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে আমার সম্পর্ক হয়ে যায় আমি সাধারণ হতে পারি আমি তুচ্ছ হতে পারি আমি নগণ্য হতে পারি কিন্তু আল্লাহ তালা তো নগণ্য না আল্লাহ তো রব্বুল আলমিন আল্লাহ তো আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ তো জান্নাত এবং জাহান্নামের সৃষ্টিকর্তা সেই আল্লাহর সঙ্গে যদি আমার সম্পর্ক হয়ে যায় আমি তুচ্ছ আমি নগণ্য একজন বান্দা হয়েও আমি একজন অসামান্য বান্দায় পরিণত হয়ে যাব কথা কি বোঝা যাচ্ছে আপনাদের মুখের ভাষা আমার ভাষা এক না বুঝতে কি সমস্যা হচ্ছে জন্য তো আল্লাহ তালা তার সঙ্গে সব মানুষের সম্পর্ক অধিকাংশ মানুষ ঠিকভাবে রক্ষা করে না আমার বাবা অসুস্থ মৃত্যু শয্যায় সাহিত্য আমি গিয়ে হুজুরের কাছে প্রথমে বলি যে হুজুর আমার বাবা অসুস্থ আমি তো দোয়া টোয়া করতে পারি না আল্লাহর সঙ্গে তো আমার কানেকশন নেই আপনি আমার বাবার জন্য দোয়া করে দিন হ্যাঁ অন্যজনের কাছে দোয়া চাওয়া যায় নিষেধ না কিন্তু প্রথম তো উচিত ছিল কারণ যেই মানুষটা অসুস্থ তিনি কার বাবা নাকি হুজুরের বাবা এই বাবার জন্য আমি যতটা আন্তরিকতার সঙ্গে দোয়া করব যতটা মোহাব্বতের সঙ্গে দোয়া করব পৃথিবীর আর কেউ সেভাবে করতে পারবে আপনারা এখানে যারা রয়েছেন আপনার সন্তানের জন্য আপনার স্ত্রীর জন্য আপনার বাবার জন্য আপনার মায়ের জন্য যত আন্তরিকতার সঙ্গে দোয়া করেন যত বড় পীরি হোক যত বড় শেখুল হাদিসি হোক যত বড় আলিমে হোক তিনি দোয়া করতে পারেন কিন্তু তার দোয়ায় তো সেই পরিমাণ আন্তরিকতা কখনো থাকবে না কিন্তু আল্লাহর কাছে দোয়া করে না কেন করে না যদি জিজ্ঞেস করা হয় বলে আরে আল্লাহর সঙ্গে তো আমার সম্পর্ক ভালো না তারা হলেন বুজুর্গ আল্লাহর খাস বান্দা তারা যদি দোয়া করে দেন আল্লাহ তারা দোয়া কবুল করবেন আমার সন্তান প্রয়োজন আমি যদি আল্লাহর কাছে সন্তান চাই আল্লাহ হয়তো আমাকে দিবে না আমি অসুস্থ সুস্থতা প্রয়োজন যদি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ হয়তো দিবে না আমার সংসারে অনেক সমস্যা আছে আমি ঋণে আছি আমি বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যে আটকে আছি আমার একটা উদ্দেশ্য পূরণ হওয়া দরকার আমার পরীক্ষায় পাশ করা দরকার আমার চাকরি ইন্টারভিউতে উত্তীর্ণ হওয়া দরকার আমার বিদেশ যাওয়ার ব্যবস্থা হয়ে যাওয়া দরকার কত রকম সমস্যা নিয়ে ঘুরি কিন্তু আল্লাহর কাছে চেয়ে সমাধান করতে পারি আল্লাহর কাছে চাই না দুনিয়ার মানুষের পেছনে পেছনে ঘুরি ঘুরতে ঘুরতে জোতা ক্ষয় করি কিন্তু আল্লাহর কাছে ধর্ণা দেই না আল্লাহর দরবারে নিজের চাহিদাগুলোকে তুলে ধরি না কেন কারণ আমি তো ভাবছি আমি তো ভাবছি আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক মজবুত না যদি বলা হয় কেন করেন না বলে আরে আল্লাহ আমার দোয়া শুনে না মাইকের জিম্মাদারিতে যিনি আছেন যদি সাউন্ডটা একটু ঠিক করা যায় পারলে করেন কথা বলতে খুব কষ্ট হচ্ছে অথবা যদি এদিকে ফেরানোর ব্যবস্থা থাকে তাও করা যায় যদি ঘুরিয়ে দেয় সমস্যা না হয় ঘুরিয়ে দেন আচ্ছা শুনেন সবাই তো মানুষ বলে যে আল্লাহ তো আমার কথা শুনে না আল্লাহ তো আমার দোয়া শুনে না আল্লাহ তো আমার মোনাজাত শুনে না আরে ভাই দুনিয়ায় আসার আগে আমরা যখন মায়ের গর্ভের মধ্যে ছিলাম যখন মায়ের গর্ভে ছিলাম সেই সময় আমরা দোয়া করতেও জানতাম না প্রার্থনা করতেও জানতাম না কাঁদতেও জানতাম না রোনাজারি করতেও জানতাম না কিন্তু সেই মায়ের পেটে দশ মাস যখন আমি ছিলাম আমার আল্লাহ তো আমাকে না খাইয়া রাখেননি আমার আল্লাহ তো আমাকে ক্ষুধার্ত রাখেননি আমার আল্লাহ তো আমাকে পিপাসার্থ রাখেননি সেই সময় যে সময় আমি আল্লাহর কাছে দোয়া করা শিখিনি আল্লাহর সঙ্গে কোনো সম্পর্ক করতে পারিনি আমি যখন চিৎকার করতে পারি না মাকে কান্না করে আমার প্রয়োজনের কথা বুঝাতে পারি না না সেই সময় তো আমার আল্লাহ আমাকে খাইয়েছেন সেই সময় আমার বাবাও আমাকে সরাসরি খাবার পৌঁছাতে পারেনি আমার মাও সরাসরি আমার মুখের উপর খানা তুলে দিতে পারেনি সেই সময়ের মধ্যে যেই সময় দুনিয়ার মধ্যে যত মানুষই থাক না কেন আমার মুখে এসে খাবার তুলে দেওয়ার মতো অধিকার এবং শক্তি আর কারো ছিল না সেই সময়ে তো আমার আল্লাহ আমার ডাক শুনেছেন এবং কেমন ভাবে শুনেছেন সবাই মনোযোগ সহকারে শুনি এই মাইকের ফিকির বাদ দিয়ে কথাগুলো আমরা শুনি সেই মায়ের পেটের মধ্যে আল্লাহ তালা যখন আমাকে খাওয়াবেন আল্লাহ তালা আমার খাওয়ার ব্যবস্থা রেখেছিলেন মায়ের রক্তের মধ্যে আমার রিজিক এসেছে মায়ের পেটে আমার মায়ের রক্ত থেকে কিন্তু রক্ত হলো পাক নাকি নাপাক সবাই বলেন না রক্ত পাক নাকি নাপাক এই নাপাক রক্ত যদি আমাদের মুখ দিয়ে ভিতরে যেত মুখ নাপাক হতো না আমার আল্লাহর কত বেশি অনুগ্রহ যে আমার আল্লাহ আমি যখন সেই মায়ের পেটে ছিলাম আমার রিজিক তিনি রেখেছিলেন রক্তের মধ্যে আর সেই রক্ত আমার ভিতরে আসার জন্য তিনি অভিনব এক ব্যবস্থা করে দিয়েছিলেন নাভির সঙ্গে তিনি সম্পর্ক করে দিয়েছিলেন আমার মায়ের দেহ থেকে সেই রক্তের মধ্যে আমার রিজিক ছিল আর সেই রিজিক আমার মুখ থেকে আসতো না আমার নাভির ভিতর থেকে আমার ভিতরে যেত সেটা থেকে আমার দেহ গড়েছে আমি প্রথমে বীর্য ছিলাম তারপর সেখান থেকে রক্তপিণ্ড হয়েছে গোস্তপিণ্ড হয়েছে আল্লাহ তালা তার মধ্যে প্রাণ দিয়েছেন সেটাকে ধীরে ধীরে বড় করেছেন এরপর এক পর্যায়ে পৃথিবীতে আসার আমি উপযুক্ত হয়েছি কিন্তু আমার বান্দা বান্দার মুখ যেন না নাপাক না হয় কারণ এই মুখ দিয়ে সে আল্লাহকে ডাকবে এই মুখ দিয়ে সে কোরআন তেলাওয়াত করবে এই জন্য এই মুখ যেন নাপাক না হয় এজন্য আল্লাহ তালা সেই রিজিক আসার জন্য নাভির মাধ্যমে সংযোগ কায়েম করে দিয়েছিলেন আরে বলেন না সুবাহান আল্লাহ এরপর যখন দশ মাস পর আমি পৃথিবীতে আসলাম পৃথিবীতে আসার পর যখন এই দুনিয়াতে এসে আমি সবে মাত্র দুনিয়ার মুখ দেখা শুরু করলাম তখন সঙ্গে সঙ্গে ধাত্রী যিনি ছিল সেই নাভির সংযোগকে ব্লেড দিয়ে কেটে দিয়েছে কাটে না বাচ্চা জন্ম হওয়ার পর তো সেই নাভির সংযোগকে বিচ্ছিন্ন করে দিয়েছে তখন আমি চিৎকার করা শুরু করেছি আমি কাঁদতে শুরু করেছি আরে আমার রিজিকের কি হবে আমার খাবারের কি ব্যবস্থা হবে দশ মাস তো আল্লাহ আমাকে এভাবে খাইয়েছেন আমি এখন খাবারের চিন্তায় রিজিকের চিন্তায় পরেশান হয়ে চিৎকার করা শুরু করেছি কাঁদতে শুরু করেছি আবার আল্লাহ আমাকে বলেছেন বান্দা তোমার কোনো চিন্তা নেই তুমি কোনো পরেশান হয়েও না আমি আল্লাহ তো তোমার জিম্মাদার আমি আল্লাহ তো তোমার রিজিকের জিম্মাদার আমি আল্লাহ তোমার জন্য দুধের দুইটা নহর জারি করে দিলাম তুমি একটা লাইন নিয়ে পেরেশান আছো যে একটা লাইন কেটে দেওয়া হয়েছে আরে পেরেশানির কিছু নেই দুটো দুধের নহর তোমার জন্য জারি করে দিলাম এরপর যখন দুই বছর হয়ে গেল মা যখন দুধ খাওয়ানো বন্ধ করে দিল আবার কান্না শুরু করলাম আবার চিৎকার শুরু করলাম আরে আমার রিজিকের কি হবে এতদিন পর্যন্ত তো মায়ের বুকের দুধ খেয়েছি আল্লাহ এভাবে আমার রিজিকের ব্যবস্থা করেছেন এখন আমার কি হবে থেকে আমার রিজিক আসবে আল্লাহ তালা বলছেন বান্দা চোখটা তুলো আসমানের দিকে তাকাও জমিনের দিকে তাকাও পাহাড়ের দিকে তাকাও পর্বতের দিকে তাকাও সারা দুনিয়ার দিকে তাকাও উদ্ভিদ জগতের দিকে তাকাও জড় পদার্থের দিকে তাকাও এই সমগ্র দুনিয়াকে আমি আমি তোমার জন্য সৃষ্টি করেছি আর শোনো তোমার জন্য সব কিছুকে সৃষ্টি করেছি আর তোমার কপালকে আমি আল্লাহ আমার নিজের জন্য সৃষ্টি করেছি বান্দা তোমার পা নিচে তোমার পেট নিচে তোমার হাত নিচে তোমার বাহু নিচে তোমার নাক নিচে তোমার চোখ নিচে তোমার মুখ নিচে কিন্তু সবার উপরে রেখেছি আমি তোমার মাথা তোমার সবচেয়ে সম্মানিত অঙ্গকে সবার উপরে রেখেছি সেই সবচেয়ে সম্মানিত অঙ্গকে তুমি আমার পায়ের সামনে সেজদাবনত করো আমি আল্লাহ তোমার উপর রাজি এবং খুশি হয়ে যাব দুনিয়ার মানুষ একটা চিত্র আঁকার জন্য সামনে নমুনা রাখতে হয় নমুনা ছাড়া চিত্র আঁকতে পারে না একটা নদী আঁকবে একটা গাড়ি আঁকবে একটা বাড়ি আঁকবে সামনে একটা নমুনা রাখতে হয় আমার আল্লাহ আমার চিত্র এঁকেছেন শুধু অন্ধকারের মধ্যেই নয় অনেকগুলো অন্ধকারের মধ্যে মায়ের পেটের মধ্যে কি শুধু একটা অন্ধকার কতগুলো ধাপ ভেতরে অন্ধকার সেই অন্ধকারের মধ্যে সামনে তো কোনো নমুনা ছিলই না আলোরও কোনো ব্যবস্থা ছিল না আমার আল্লাহ সেখানে আমার চিত্র এঁকেছেন দুনিয়ার মানুষ একটা চিত্র আঁকলে সঙ্গে সঙ্গে বলে দেয় এই ছবিটা খুব যত্ন করে রেখো লেমিনেটিং করে নিও এটাকে ফ্রেম পরিয়ে নিও যদি এটা না করো যদি এটাকে সযত্নে সংরক্ষণ না করো এমনি এমনি ফেলে রাখো যদি এই ছবির সঙ্গে আগুন লাগে তাহলে ছবিটা জ্বলে যাবে যদি এই ছবির উপর পানি পড়ে ছবিটা নষ্ট হয়ে যাবে যদি এই ছবির সঙ্গে মাটি এবং ধুলোবালি খুব বেশি মিশে যায় তাহলে ছবিরও আর মূল আকৃতি অব্যাহত থাকবে না যদি এই ছবিটা তুমি বাতাসের মধ্যে সর্বদা রেখে দাও যে সারাদিন এখানে বাতাস লাগতে থাকে তাও অল্প দিন পরে ছবিটা নষ্ট হয়ে যাবে তাহলে আগুন পানি মাটি বাতাস এই চারোটা জিনিস একটা আকৃতির জন্য একটা চিত্রের জন্য একটা ছবির জন্য ক্ষতিকর দুনিয়ার চিত্রকর আমাকে বলে দেয় সুন্দর করে তোমার ছবি এঁকে দিলাম তোমার ছবি তুলে সুন্দর করে পেন্ট দিয়ে দিলাম কিন্তু সাবধান আগুন পানি মাটি বাতাস থেকে এই ছবিকে দূরে রাখো যদি দীর্ঘকাল পর্যন্ত সংরক্ষণ করতে চাও লেমিনেটিং করে নাও ফ্রেম পরিয়ে নাও তারপরও যেন আগুন পানি এবং মাটি বাতাস এই ছবিকে আক্রান্ত না করে পৃথিবীর মানুষ একটা ছবিকে হেফাজত করার জন্য যেই সকল জিনিস থেকে দূরে রাখতে চায় আমার আল্লাহ একটা ছবিকে কিভাবে বানিয়েছেন যে সেই আল্লাহ আমাকে এই দুনিয়ার সমস্ত মানুষকে সেই আগুন পানি মাটি এবং বাতাসের উপাদান দিয়ে সৃষ্টি করেছেন দুনিয়ার চিত্রকররা যেটা থেকে নিজেদের চিত্রকে বাঁচাতে চায় আমার আল্লাহ সেটা থেকে বাঁচাতে চাননি বরং সেটা থেকে দুনিয়ার মানুষদেরকে সকল চিত্রকে সকল সৃষ্টিকে সৃষ্টি করে আমার আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন নিশ্চয় আল্লাহ পারেন সবকিছু পারেন আমার আল্লাহ যা চান তাই পারেন এবান্দা পুরো দুনিয়াকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র কোন শব্দের দ্বারা সুরাইয়া সুরাইয়াসিনের মধ্যে বলছেন ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন আমার রবের আদেশ তিনি যখন কোনো কিছু সৃষ্টি করতে চান তিনি শুধুমাত্র যদি বলেন কোন কোন শব্দের অর্থ হয়ে যাও কোন শব্দের অর্থ কি হয়ে যাও আমার আল্লাহ যদি কোনো কিছু বানাতে চান তিনি আসমান বানাবেন জমিন বানাবেন পাহাড় বানাবেন পর্বত বানাবেন সূর্য বানাবেন চন্দ্র বানাবেন তারকা বানাবেন বিভিন্ন গ্রহ নক্ষত্র বানাবেন বিভিন্ন প্রাণী জগৎ বানাবেন উদ্ভিদ জগৎ বানাবেন জড় জগৎ বানাবেন যাই বানাতে চাক না কেন আমার আল্লাহ যদি শুধুমাত্র বলেন কোন হয়ে যাও সঙ্গে সঙ্গে তা হয়ে যায় কিন্তু বান্দা পুরো দুনিয়াকে আমি বানিয়েছি আমার কোন শব্দের দ্বারা কিন্তু আমি তোমাকে আমার কোন শব্দের দ্বারা বানাইনি খালাক্তুহু বিয়া দইয়া আমি আমার রুবু বিয়াতে দুই হাতের মাধ্যমে তোমাকে বানিয়েছি পুরো দুনিয়ার সঙ্গে তোমার কোনো তুলনা চলে না তোমাকে আমি বানিয়েছি আমার জন্য আর পুরো দুনিয়াকে আমি বানিয়েছি তোমার জন্য যে আল্লাহর জন্য হয়ে যায় পুরো দুনিয়া তার জন্য হয়ে যায় আর যে আল্লাহর গোলামি মানতে রাজি না আল্লাহ তালা তাকে দুনিয়ার গোলাম বানিয়ে দেন আগের যুগে প্রথা ছিল মুসলমানদের সঙ্গে যখন কাফেরদের যুদ্ধ হতো যুদ্ধের মধ্যে যারা বন্দী হতো এখনের যুগে তো জেলে রাখা হয় বিভিন্ন শাস্তি দেওয়া হয় রিমান্ডে নেওয়া হয় সেই সময়ে প্রথা ছিল না তখন প্রথা ছিল যুদ্ধের মধ্যে যদি কাফের মুশ্রিকরা বন্দী হয় তাদেরকে গোলাম বানিয়ে ফেলা হবে দাস দাসী এটার উপর অনেক নাস্তিকরা আপত্তি করে ইসলামের মধ্যে দাস প্রথা আবার কিভাবে আসলো একটা মানুষ সেই মানুষকে মানবেতর জীবন যাপন করানো হবে একটা মানুষ আরেকটা মানুষের গোলাম হয়ে থাকবে এটা কিভাবে সম্ভব কিন্তু আমার আল্লাহ বলতে চান যে বান্দা হয়তো তুমি আমার গোলাম হয়ে থাকবে আমার দাস হয়ে থাকবে আর যদি তুমি আমার গোলাম হতে রাজি না থাকো বরং যারা আমার গোলাম যারা আমার বান্দা তাদের রক্তে যদি নিজের হাত রঞ্জিত করতে চাও তাহলে শুনে রাখো আমি তোমাকে আমার গোলাম না বরং আমার গোলামের গোলাম বানিয়ে রাখবো তো আমার আল্লাহ যে আল্লাহ মায়ের পেটের মধ্যে আমাকে খাওয়ালেন যে আল্লাহ জন্ম হওয়ার পর দুধের নহর আমার জন্য জারি করে দিলেন যে আল্লাহ ইকুল কায়নাতকে আমার জন্য বানিয়েছেন সেই আল্লাহ কি পারেন না আমার রিজিকের জিম্মাদার হয়ে যেতে জমিনের মধ্যে এমন কোন প্রাণী নেই যেই প্রাণীর রিজিক আল্লাহ তালার জিম্মায় না সবার রিজিক কার জিম্মায় কিন্তু আমরা তো ভাবি না রিজিক তো আল্লাহর জিম্মায় না মায়ের পেটে থাকতেও চিন্তায় ছিলাম রিজিক আসবে থেকে আল্লাহ নাভির মাধ্যমে ব্যবস্থা করে দিয়েছেন দুনিয়াতে আসার পর কান্না শুরু রিজিক আসবে থেকে আল্লাহ দুধের নহর জারি করে দিয়েছেন দুধ বন্ধ করার পরও চিন্তায় পড়ে গেছে রিজিক আসবে থেকে আল্লাহ তালা সারা দুনিয়াকে আমার জন্য খুলে দিয়েছেন আরে আমি যদি আল্লাহর গোলাম হয়ে যাই আল্লাহ তালা আসমান এবং জমিন কুল কায়নাতকে আমার গোলাম বানিয়ে দিবেন কারণ এই সবকিছু সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র আমাদের জন্যই অমা খালাক্তুল জিন্নাওয়াল ইনসা আবুদুন সবকিছু তো তোমাদের জন্য বানিয়েছি তোমাদের নিয়ন্ত্রণের অধীন করে দিয়েছি শুধু শোনো জিন জাতি আর মানুষ জাতিকে একমাত্র আমার গোলামি করার জন্যই বানিয়েছি সুতরাং বাঁচতে চাইলে একমাত্র কার গোলামি করতে হবে যদি আল্লাহর গোলামি না করে আল্লাহ অন্য কারো গোলাম বানিয়ে দেবেন টাকার গোলাম সম্পদের গোলাম বিভিন্ন খ্যাতি প্রসিদ্ধির গোলাম এক একটার পিছনে আল্লাহ তালা আমাকে ছুটাতে থাকবেন লহু জাহান্নাম এভাবে দৌড়াতে থাকবো দৌড়াতে থাকবো একটা পর্যায়ে গিয়ে আমার আল্লাহর আদেশ চলে আসবে বান্দা দুনিয়ার পিছনে দৌড়িয়েছ দুনিয়ায় চেয়েছ এখন শোনো দুনিয়া তো দিয়েছি দিয়েছি কিন্তু পরিণামে তোমার জন্য আমার কাছে আর কিছু নেই তোমার জন্য জাহান্নাম রেখেছি আজ লাঞ্ছিত অবস্থায় বিকৃত অবস্থায় সেই জাহান্নামে প্রবেশ করো আল্লাহর গোলাম যারা হবে আল্লাহ তারা তাদের জন্যই সফলতা রেখেছেন একমাত্র তাদের জন্যই সফলতা রেখেছেন আল্লাহর গোলামে করার জন্য এক এক সময় এক এক জিনিস বাধা হয়ে দাঁড়ায় সুরায়তাওবার মধ্যে আল্লাহ তালা আট প্রকার জিনিসের কথা উল্লেখ করেছেন পৃথিবীর মানুষ যে আট প্রকার জিনিসকে মৌলিকভাবে ভালোবাসে কোল হেনবি আপনি বলে দিন ইনকান আবা উকুম যদি তোমাদের বাবা মা ও আবনা হুকুম তোমাদের পুত্র সন্তান ও ইহান হুকুম তোমাদের ভাই বেরাদার ও আজওয়াজ হুকুম তোমাদের স্ত্রী ও আশিয়াত হুকুম তোমাদের পরিবার পরিজন ও আমওয়াল সেই সম্পদ যা তোমরা উপার্জন করেছ ও তিজারাতুম তাকশাউনা কাসাদাহা সেই ব্যবসা বাণিজ্য যার ক্ষতির আশঙ্কা তোমরা করো ও মাসা তার দৌনাহা এবং সেই ঘর বাড়ি যেগুলোকে তোমরা ভালোবাসো এই আট প্রকার জিনিসের কথা আমি উল্লেখ করলাম তোমার বাড়ি গাড়ি পরিবার পরিজন তোমার সব কিছুর কথা উল্লেখ করে বলে দিচ্ছি বান্দা শুনে রাখো এই বিষয়গুলো যদি হাব্বা ইলাইকুম তোমাদের কাছে অধিক প্রিয় হয়ে থাকে মিনাল্লাহ আল্লাহর থেকে ও রাসুলহি তার পথে তার রাসুলের থেকে ও জিহাদিন ফি সাবিলিহি এবং তার পথে নিজের জিন্দেগি ব্যয় করে জিহাদ অবলম্বন হওয়ার ক্ষেত্রে অপেক্ষা করতে থাকো আল্লাহ আমরি যতক্ষণ না আল্লাহ তাআলা তার আযাব নিয়ে আসেন তার মানে বান্দা যদি আল্লাহর গোলামি করে রাসুলের অনুসরণ করে আল্লাহর পথে নিজেকে উৎসর্গ করে দেওয়ার মানসিকতা লালন করে তাহলে আল্লাহ তালা তার উপর রহমত নাজিল করবেন আর যদি বান্দা আল্লাহর গোলামি না করে রাসুলের অনুসরণ না করে তার দিনের জন্য নিজেকে উৎসর্গ করার চেতনা লালন না করে তাহলে আল্লাহ তালা তার উপর আজাব নাজিল করবেন পৃথিবীর মধ্যে আমাদের সামনে যে পরীক্ষাগুলো আসে যে পরীক্ষাগুলো আমাকে আল্লাহর গোলামি থেকে সরিয়ে দিতে চায় আমার আতা এবং হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সবাই বলেন সাল্লাহ আলী হাসাল্লামের অনুসরণ থেকে দূরে সরিয়ে দিতে চায় যেই বিপদগুলো যেই পরীক্ষাগুলো আমাকে আল্লাহর পথে নিজের জীবন উৎসর্গ করে দেওয়ার চেতনা থেকে দূরে সরিয়ে দিতে চায় সেই পরীক্ষাগুলো সেই বিপদগুলো সেই মুসিবতগুলো বিভিন্ন সুরতে সামনে আসে আল্লাহ তালা সে আটো সুরতের কথা বলেছেন সব সময় যে গাড়ি বাড়ি সুরতে আসে তা না কখনো বাবা মার সুরতেও আসে কখনো সন্তানের সুরতেও আসে উমর রদি আল্লাহ আনহু নাম শুনেছেন সবাই সবাই শুনেছেন নাম উমর রদি আল্লাহ আনহু যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন হিজরত করার জন্য উদ্যোগ নিয়েছেন এমন সময় তার আরো দুইজন সঙ্গী ছিল একজনের নাম ছিল আয়াস আর একজনের নাম ছিল হিসাম তারা পরামর্শ করলেন অমুক দিন অমুক সময়ে মদিনার বাইরে আমরা অমুক জায়গায় গিয়ে একত্রিত হব সেখানে আমরা তিনজন একত্রিত হয়ে সেখান থেকে মদিনার দিকে যাত্রা করব। যদি এমন হয় যথাসময়ে তিনজনের মধ্যে কেউ আমরা উপস্থিত হতে না পারি তাহলে অন্যরা ধরে নেবে সে কোনো বিপদে পড়ে গেছে হয়তো আবু জাহাল তাকে আটকে ফেলেছে অথবা অন্য কোন মুশ্রিক তাকে বন্দি করে ফেলেছে তাহলে আমরা তার জন্য অযথা সময় ক্ষেপণ করব না আমরা তার জন্য অপেক্ষা না করে মদিনায় হিজরত করব। পরবর্তী দিন সেই সময়ে দেখা গেল সেখানে আইয়াস এবং উমর রদি আল্লাহান উপস্থিত হয়েছেন হিসাম তখন উপস্থিত হতে পারেনি একটু খালি জায়গাগুলো পূরণ করে বসলে ভালো হয় এই জায়গাগুলোতে খালি থাকবে না শয়তান বসবে আপনারা যতক্ষণ কথা শুনতে চান আমাকে বলবেন যে সময়ে বিরক্ত বোধ করেন বা বাড়িতে যাওয়ার প্রয়োজন বোধ হয় আমাকে বলবেন আমি সঙ্গে সঙ্গে শেষ করে দেবো ইনশাআল্লাহ তবে যতক্ষণ শুনেন ইনশাআল্লাহ মনোযোগের সাথে শোনার চেষ্টা করবেন আমলের সঙ্গে শোনার চেষ্টা করবেন আয়াস এবং ওমর আদিয়াল্লাহ মদিনার দিকে হিজরত করেন উভয়ে গিয়ে মদিনায় পৌঁছে যান পৌঁছার পর তারা তখন একটা জায়গায় সাময়িক অবস্থান গ্রহণ করেন সেই সময়ে আয়াসের দুইজন কাজিন যাদের একজনের নাম ছিল হিসাম আর একজনের অন্য নাম ছিল তারা উভয়ে গিয়ে মদিনায় খুঁজতে খুঁজতে সব জায়গায় খুঁজে খুঁজে যখন তাদেরকে পেল না অবশেষে মদিনায় গিয়ে দেখতে পেল যে ওমরের সঙ্গে আইয়াস উপস্থিত এবার তারা আইয়াসকে বললো হে আইয়াস আমাদের সঙ্গে চলো কেন তোমার সঙ্গে চলবো আমি তো আমার আল্লাহর রসুলের জন্য আল্লাহর দিনের জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য হিজরত করেছি আরে তুমি চলো তোমার মা তুমি চলে আসার পর কসম করেছে যে যতক্ষণ পর্যন্ত তুমি তার কোলে না ফিরে যাবে তোমার মা মাথায় চিরুনিও ব্যবহার করবে না এবং তোমার মা প্রখর রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকবে যদি মাথা পুড়ে যায় তারপর রোদ থেকে সরবে না সেই রোদ বাংলাদেশের রোদ না সেই আরবের রোদ প্রখর রোদ যারা সৌদিতে কখনো গিয়েছেন হজে বা উমরায় তারা এটা অনুধাবন করতে পারবেন তাইয়াস মায়ের কথা শুনে একটু পেরেশান হয়ে গেলেন কারণ তিনি তার মাকে অত্যন্ত ভালোবাসতেন পেরেশান যে নিজের ব্যাপারে যে কোনো কষ্ট মেনে নেওয়া যায় যে কোনো ত্যাগ সয়ে নেওয়া যায় কিন্তু আমার মা আমার জন্য কষ্ট করবে আর আমি ছেলে হয়ে এখানে মদিনার মধ্যে হাত পা গুটিয়ে বসে থাকব তার অন্তর সায় ছিল না এবার আইয়া সোমর অদি আল্লাহ আনহুকে বলল যে হজরত আমি কিছু সময়ের জন্য কিছু দিনের জন্য মক্কায় ফিরে যাই মক্কায় আমার কিছু ধন সম্পদ আছে কিছু অর্থ করি আছে আমি গিয়ে আমার মাকেও দেখে আসি মায়ের কসমও ভাঙিয়ে আসি আর আমার সেই টাকা পয়সা অর্থ সম্পদ যেটা আছে সেগুলো নিয়ে আসি মদিনায় হিজরত করেছি এখানে তো আমাদের ঘর বাড়ি নেই জায়গা জমি নেই ভাই বেরাদার নেই কিছুই নেই এখানে থাকতে গেলেও তো কিছু টাকা পয়সার দরকার আছে তা আমি টাকাগুলো নিয়ে আসি আর আমার মার মনটাকে একটু শান্ত করে আসি ওমর রাজিয়াল্লাহ বললেন না ইয়াস তুমি এই জাহেলি যুগের মুশ্রিকদের কথায় পাত্তা দিও না তারা তোমার সঙ্গে গাদ্দারি করবে তোমাকে ধোকা দেবে তোমার সঙ্গে প্রতারণা করবে এই কাফেরার মুশ্রিকদের মিষ্টি মিষ্টি কথায় শান্তির বাণীতে তুমি বিভ্রান্ত হও না কিন্তু আইয়াসের মন মানছে না মায়ের জন্য মন বেচাইন হয়ে আছে মন ছটফট করছে অবশেষে ওমর রদি আল্লাহন কোনোভাবে তাকে যখন থামাতে পারলেন না অনন্যপায় হয়ে তখন তিনি বললেন ঠিক আছে যাবে যখন তাহলে একটা কাজ করো আমার উটটাকে সঙ্গে নিয়ে যাও কারণ আমার উটটা কোনো সাধারণ উট না ট্রেনিং প্রাপ্ত উট যদি দেখো যে পথের মধ্যে কোনো সমস্যা হয়েছে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখা দিয়েছে তখন আমার উটটা যেহেতু ট্রেনিং প্রাপ্ত তুমি এটার পিঠে উঠে বসে যেভাবে কমান্ড দেবে সেভাবে এই উট কথা শুনে তোমাকে নিরাপদে পার করে দেবে একসঙ্গে তিনজন বের হয়েছেন মক্কায় যাচ্ছেন নিজের মাকে একটু দেখবেন মার মনটাকে একটু শান্ত করবেন মা কসম করেছে মাথায় দিন চিরুনি ব্যবহার করবে না রোদের মধ্যে দাঁড়িয়ে থাকবে এই পোখর রোদ থেকে সরবে না তিনি তো যাচ্ছেন বুক ভরা আশা নিয়ে মায়ের পাত জড়িয়ে ধরবেন মায়ের মুখে একটু খাবার তুলে দিবেন মায়ের অন্তরটাকে একটু শান্ত করবেন মায়ের থেকে দোয়া নিবেন আবার মদিনার মধ্যে আসবেন আল্লাহ রসুলের সঙ্গে মিলিত হবেন সাহাবিদের সঙ্গে মিলিত হবেন দিনের পথে অবিচল থাকবেন যাচ্ছেন যাচ্ছেন পথিমধ্যে সেই দুজনের একজন বলল আমার উটটা তো সমস্যা করছে উটটা সম্ভবত কোন রোগে আক্রান্ত হয়ে পড়েছে ঠিকভাবে এগোতে পারছে না ইয়াস তোমার উটটা তো দেখা যাচ্ছে খুব ভালো হৃষ্টপুষ্ট মজবুত তুমি যদি অনুমতি দাও তাহলে আমি তোমার পেছনে উঠে বসবো আমরা দুজন একসঙ্গে আগাবো আইয়াস সাধারণ মনের মানুষ ছিলেন সাধারণ সাহাবি তার অন্তরের মধ্যে কোন ধরনের কূটকৌশলের ঘ্রাণও তিনি অনুভব করেননি তিনি বললেন ঠিক আছে আমার পেছনে উঠো কি সমস্যা তোমার উঠে যেহেতু সমস্যা করছে ওটাকে ছেড়ে দাও এভাবে তো সেই লোক এসে পিছনে উঠলো কিছু দূর যাওয়ার পর যেহেতু তাদের আগ থেকেই পরিকল্পনা ছিল যে এই আয়াসকে যে কোনো মূল্যে আবার বন্দি করবে আবার তার উপর নির্যাতন করবে কারণ ইসলামের দুশ্মনরা শুধুমাত্র মুসলমানদের সাময়িক কোনো ক্ষতি করেই তারা খানতে দেয় না বরং যতক্ষণ না এই মুসলমানরা পৃথিবীর বুকে জিন্দে থাকে ততক্ষণ পর্যন্ত তাদের রক্তের মধ্যে আগুন জ্বলতে থাকে তারা নিজেদের হাতকে যতক্ষণ না পুরো দুনিয়ার সকল মুসলমানের রক্তে রঞ্জিত করে যতক্ষণ না পৃথিবীর মানচিত্রকে লালে লাল করে দেয় ততক্ষণ পর্যন্ত তাদের অন্তরটা প্রশান্ত হয় না আজকের দুনিয়ায় তাকান আপনি সারা দুনিয়ার মধ্যে কোথায় তাদের অন্তর প্রশান্ত হচ্ছে সাম্রাজ্যবাদী চেতনা কোথায় জমে গেছে সেই আরাকান উজাড় হয়ে গেল একটা দেশ পুরোই উজাড় কি করেছিল সেই রোহিঙ্গারা বড় বড় সন্ত্রাসী ছিল মাফিয়া ডন ছিল তারা বড় খারাপ রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিল কি অপরাধ ছিল তাদের অপরাধ তো একটাই আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ৩০ নম্বর পারা সুরতুল বুরুজ ওমান হামিদ এই কাফের বেইমানরা এই ইসলামের দুশ্মনরা আল্লাহর দুশ্মনরা রাসুল দ্রোহীরা তারা তো মুসলমানদেরকে শাস্তি দেয় নির্যাতন করে কারণ তাদের অপরাধ শুধুমাত্র একটা কারণ তারা একমাত্র মহাপরাক্রমশালী চির প্রশংসিত সত্তা আল্লাহ তালের উপর ইমান রাখে এটাই তাদের একমাত্র অপরাধ কেন তারা বলে কেন তারা বলে মোহাম্মদ রসুল্লাহ তারাও তাদের মতো তেত্রিশ কোটি দেবতায় বিশ্বাস স্থাপন করুক তারাও তাদের মতো জীবন যাপন করতে শুরু করুক তাহলে মুসলমানদের সঙ্গে তাদের আর কোনো দুশ্মনী থাকবে না তো সে আয়াস তাকে সেখানেই বেঁধে ফেলল বেঁধে ফেলার পর উভয় মিলে তাকে জোর করে মক্কায় নিয়ে গেল তার মায়ের ব্যাপারে যা বলেছিল পুরোটা ছিল মিথ্যে সংবাদ গুজব তাকে ফাঁসানোর জন্য তারা এই পরিকল্পনা এটেছিল ছিল তারা তাকে সেখানে নেওয়ার পর বিভিন্ন ভাবে নির্যাতন করতে লাগলো যেটা বলছিলাম যে ফিতনা পরীক্ষা যে সকল মুসিবত যে সকল বিপদ যে সকল আপদ যে সকল পরীক্ষা আমাকে আল্লাহর দিন থেকে সরাতে চায় আল্লাহর পথ থেকে সরাতে চায় সেই পরীক্ষাগুলো যে সবসময় টাকা পয়সা বাড়ি গাড়ির সুরতে আসে তা না এই পরীক্ষাগুলো কখনো বাবার সুরতেও আসে মায়ের সুরতেও আসে সন্তানের সুরতেও আসে নেতার সুরতেও আসে নেত্রীর সুরতেও আসে বিভিন্ন উপায়ে সেগুলো সামনে এসে উপস্থিত হয়ে যায় এই জন্যই আল্লাহ তালা আট ধরনের বিষয় উল্লেখ করেছেন যে আট বিষয়ের চাইতে যতক্ষণ না আল্লাহকে বেশি ভালোবাসবে রসুলকে বেশি ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত ইমানের কথা যতই বলো যতই বলো মুখে ফেনা তুলে ফেলো লাহ জিকির করতে করতে ভিতরে ইমান পরিপূর্ণ হবে না হবে না ইমান তখন পরিপূর্ণ হবে যখন দুনিয়ার সবকিছুর চাইতে একমাত্র আল্লাহ এবং তার রসুলকে বেশি ভালোবাসতে পারবে কুলথুম বিন তেরাফে রদি আল্লাহ আনহা একজন মহিলা সাহাবি উহুদের যুদ্ধে যখন মুসলমানরা প্রাথমিকভাবে বিজয় লাভ করার পর পুনরায় পরাজিত হলো চারিদিকে খবর ছড়িয়ে পড়ল যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে শহীদ করে দেওয়া হয়েছে এই খবর যখন মদিনার মধ্যে ছড়িয়ে পড়ল মদিনার মধ্যে কোনো ঘরে আর মানুষ থাকলো না সবাই নিজেদের ঘর বাড়ি ফেলে হুদের ময়দানের দিকে ছড়তে থাকলো আল্লাহ রসুল যদি শহীদ হয়ে যান এই পৃথিবীতে বাঁচার আর কি মূল্য আছে নারীরা শিশুরা সবাই উহুদের ময়দানের দিকে একযোগে ছুটতে থাকলো তার মধ্যে একজন ছিলেন কুলসুম বিনতে রাফের আনহা মহিলা সাহাবি উহুদের ময়দানের দিকে এগোচ্ছেন পথি মধ্যে একজন এসে তাকে বলছে কুলসুম কোথায় যাচ্ছ শোনো তোমার বাবা উহুদের ময়দানে শহীদ হয়েছে কুলসুম চিৎকার করে বলছে আরে বাবার সংবাদ রাখো আমাকে বলো আমার নবী মোহাম্মদুর রসৌল্লাহ সাল্লাহ আলিয়া কেমন আছে আরেকটা সামনে এগিয়ে যাচ্ছে এই কুলসুম কোথায় যাচ্ছ তোমার ভাই তো উহুদের ময়দানে শহীদ হয়েছে আরে ভাইয়ের সংবাদ রাখো আমাকে বলো আমার আকা এবং প্যারা হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কেমন আছে ধাপে ধাপে বিভিন্ন দুঃসংবাদ আসতে লাগলো তিনি ময়দানের দিকে এগোচ্ছেন এক পর্যায়ে গিয়ে তাকে বলা হলো তোমার চিন্তার কোনো কারণ নেই নবী আরবি মোহাম্মদুর রসৌল্লাহ সাল্লাম সুস্থ আছেন নিরাপদে আছেন যে খবর ভাইরাল হয়েছিল সেটা গুজব ছিল এরপরও তার অন্তর প্রশান্ত হয়নি যতক্ষণ না নিজের চোখে রাসুলকে সুস্থ অবস্থায় দেখবেন নিরাপদে দেখবেন ততক্ষণ পর্যন্ত কিভাবে তিনি এই দুনিয়ার মধ্যে শ্বাস নেবেন ময়দানে ছুটে গেলেন রাসুলকে যখন সচককে দেখলেন চিৎকার করে বললেন কুল্লু মুসাইবাতিম আপনাকে দেখার পর দুনিয়ার সকল বিপদ তো আমার কাছে তুচ্ছ আমার বাবা চলে গেছে ভাই চলে গেছে স্বামী চলে গেছে সন্তান চলে গেছে আর যাক না আপনি তো জীবিত আছেন যখন নিজের চোখে আপনাকে দেখতে পেলাম এই দুনিয়ার কোনো কিছুর তো আমার প্রয়োজন নেই এটার নামই তো ইমান সাহাবিদেরকে তার এমনি এমনি আকাশের তারকা বলা হয়নি আমরা এক একজন বৃদ্ধ হয়ে যাই সিক্সটি প্লাস বয়স হয়ে যায় কিন্তু সেই শিশু সাহাবিদের ইমানটাও ভিতরে আনতে পারি না বদরের যুদ্ধের সময় রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যখন সৈন্যবাহিনীকে দেখছেন যে কে কে এসেছে এই বদরের প্রাঙ্গনে যোগ দেবে হঠাৎ একজন সাহাবিকে দেখতে পেলেন শিশু সাহাবি যার বয়স মাত্র বারো বছর কয় বছর এখানে বারো বছরের চাইতে অধিক বয়সী মানুষই কিন্তু বেশি মাত্র বারো বছর একজন সাহাবি আরে কেন এসেছ এখানে তুমি এই যুদ্ধ তো বাচ্চাদের জন্য না হে রসুল আপনি যদি আমাকে সঙ্গে রাখেন আর কিছু না পারি একটু পানি তো টেনে দিতে পারবো একটু তীর তো এগিয়ে দিতে পারবো একটু অসুস্থ মানুষদের সেবা তো করতে পারবো দয়া করে আমাকে আপনার সঙ্গে নিয়ে নেন রসুল ভাবলেন ঠিক আছে বারো বছরের বাচ্চা সে পারিপার্শ্বিক বিভিন্ন জিনিসের দরকার আছে রান্না বান্নার দরকার আছে বিভিন্ন প্রয়োজনের দরকার আছে এই টুকটাক কাজ তো করতে পারবে তাকে নিয়ে নিলেন আর একটু সামনে এগোলেন এবার দেখলেন তার চাইতে আরো ছোট আর একটা বাচ্চা দশ বছরের একটা বালক এবার তাকে বললেন আরে তুমি বাড়িতে চলে যাও তুমি তো শিশু একেবারেই শিশু দেখতে শুনতেও ছোট ছিলেন একেবারে শিশু তোমাকে দিয়ে কি হবে তুমি বাড়িতে যাও মায়ের কাছে ফিরে যাও চিৎকার করে বলছেন হে আল্লাহ রসুল আপনি আমাকে বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন বাড়িতে গিয়ে আমার মায়ের সামনে মুখ কেমনে দেখাবো মায়ের কাছ থেকে তো চির বিদায় নিয়ে এসেছি আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধে যাচ্ছি বাড়িতে গিয়ে মায়ের কাছে মুখ কিভাবে দেখাবো এবার রাসুল বলছেন না তারপরও শিশুদেরকে তো আমরা এখানে নিয়ে যেতে পারি না এটা তো শিশুদের জন্য না তুমি ফিরে যাও এবার চিৎকার করে বলছে হে আল্লাহ রসুল আপনি তো আমার ভাইকে নিয়ে নিয়েছেন সে তো আমার ভাই আমার থেকে বয়সে মাত্র দুই বছর বড় হে আল্লাহ রসুল তার তো বয়সে সে আমার থেকে বড় হতে পারে তো শক্তিতে সে আমার চাইতে অধিক শক্তিশালী না আপনি প্রয়োজনে আমাদের উভয়ের মধ্যে পাঞ্জালনের ব্যবস্থা করে দিন দেখবেন এই প্রতিদ্বন্দ্বিতার মধ্যে আমি তাকে হারিয়ে দিয়েছি এবার রসুল সাহাবিদের দিকে তাকাচ্ছেন সাহাবিদেরকে বলছেন হে আবু বকর দেখো হে ওমর দেখো হে ওসমান দেখো হে আলী দেখো হে হামজা এদিকে তাকাও দেখো এই কি এক পরিবেশ এক জান্নাতি মঞ্জাল এবার দুইজনের লড়াই লাগিয়ে দেওয়া হলো তো কুস্তি লড়াই করার আগে দুইজন একসঙ্গে এসে একটু বুক মিলায় না দেখেছেন না ওই যে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের দ্বারা মজলিসে বেবরকতি হয় কেউ মোবাইল টিপছে কেউ শুয়ে শুয়ে এটা করছে আল্লাহ হেফাজত করুক কোরআনে মোমিনদের একটা বৈশিষ্ট্য বলা আছে ইন্নামাল মিনুন আল্লাদিন ইদা দুকির ওয়াজিলাত কুলুবুহুম যে মুমিন হলো তারা যখন তাদের সামনে আল্লাহর কথা আলোচনা করা হয় তাদের অন্তর ভয়ে ভীত হয়ে যায় ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যখন তাদের সামনে আল্লাহর কিতাবের আয়াত তেলাওয়াত করা হয় জাদাতহুম ঈমানা তাদের ঈমান ভিতরে বেড়ে যায় মুমিনের বৈশিষ্ট্য আমরা একটু মাপতে পারি নিজেদের ইমান তো এবার দুই সাহাবী লড়াই করবেন দশ বছরের বালক বারো বছরের বালকের সঙ্গে যখন বুক মিলানোর জন্য কাছে গেছেন কানে কানে বলছেন ভাই তোমার তো কাজ হয়ে গেছে রাসুল তো তোমাকে অনুমতি দিয়ে দিয়েছেন আর রাসুলের তো এটা সান না তিনি একবার অনুমতি দেওয়ার পর পুনরায় অনুমতি প্রত্যাহার করবেন এটা তো রাসুলের সান না তোমার তো কাজ হয়ে গেছে কিন্তু আমার সামনে তো বিরাট ঝুঁকি রয়েছে এখন যদি তুমি আমার সঙ্গে লড়াই করো কোনো দিনও তো শক্তিতে আমি তোমার সঙ্গে পারবো না কিন্তু তুমি যদি ইচ্ছা করে আজকে এই ময়দানে পরাজিত হও ইচ্ছা করে তুমি আমার হাতে মাটির মধ্যে ধুলায় লুটিয়ে পড়ো তাহলে তো আমার রসুল আমাকে অনুমতি দিয়ে দিবেন আমি তো তোমার তার সঙ্গে ময়দানে শরিক হতে পারবো কথা অনুযায়ী সেই বড় ভাই এবার ইচ্ছাকৃত ভাবে দুইজনে কুস্তি লড়লেন বড় ভাই ইচ্ছাকৃত ভাবে মাটির মধ্যে পড়ে গেলেন রাসুল যেহেতু আগেই বলেছিলেন যেহেতু পরীক্ষা করার জন্য এই প্রতিদ্বন্দ্বিতা আর রাসুল তো আদা ভঙ্গ করেন না তিনি সঙ্গে সঙ্গে অনুমতি দিলেন ঠিক আছে ভয়ে চলো আব্দুর রহমান ইবনা আউফ রাজি আল্লাহ প্রসিদ্ধ সাহাবি বখারি শরীফের হাদিস তিনি বলেন যখন বদরের ময়দানে গেলাম হঠাৎ করে দেখে আমার দুই পাশে দুটো বালক এক পাশে বারো বছরের একটা বালক এক পাশে দশ বছরের একটা বালক পেরেশান পাশে যদি মজবুত দেহি কোনো সৈনিক থাকতো আজকে এই বদরের ময়দান যেই ময়দানে অসম যুদ্ধ হয়েছিল এক পাশে এক হাজার সদস্যের সৈন্যবাহিনী যাদের প্রত্যেকের কাছে অস্ত্র রয়েছে ঘোড়া রয়েছে উট রয়েছে দামি দামি তীর তরবারি রয়েছে অপরদিকে তিনশো তেরো জন মুসলমান তার মধ্যে ময়দানে নেমেছেন তিনশো জন মুসলমান বাকি আটজন বিভিন্ন কাজে ছড়িয়ে ছিটিয়েছিলেন এই তিনশো জন তাও আবার খালি হাত তরবারি মাত্র দুটো ঘোড়া উল্লেখযোগ্য পরিমাণে নেই অন্য কিছুও নেই এমনকি হাতে লাঠিও নেই বাঁশও নেই কিছুই নেই কিভাবে যুদ্ধ করবেন কেউ জানে না কেউ জানে না কিন্তু আল্লাহর আদেশ হয়েছে জানুক আর না জানুক বাঁচুক আর মরুক আমার আল্লাহর বিধান তো সর্বদা মানতে হবে আজকাল তো আল্লাহর বিধান মানার জন্য ফজরের সময় ঘুম কাজা করতে রাজি না নারীরা পর্দা করতে রাজি না পর্দা করলে এই সৌন্দর্য দেখবে কে আমি যে এত সুন্দর এটা যদি না দেখাই তাহলে এই সৌন্দর্যের কি মূল্য থাকলো আল্লাহর দিনের জন্য নিজের সৌন্দর্যকে ঢাকতে একটু নিজেকে ছোট করতে প্রস্তুত হয় না আল্লাহর দিনের জন্য নিজের মান মর্যাদাকে একটু নামাতে একটু বিনয় অবলম্বন করতে প্রস্তুত হয় না আরে প্রস্তুত হবে তো দূরের কথা আল্লাহ তালা কোরআনের মধ্যে বর্ণনা করছেন যারা কুফরি অবলম্বন করেছে কুফরি ধর্ম কুফরি মতবাদ কুফরি মতাদর্শ তাদের অভ্যাস হলো তারা মানুষকে বলে খবরদার তোমরা কোরআন শুনবে না কোরআন যখন তেলাওত হবে তোমরা হট্টগোল তৈরি করবে চিৎকার চেঁচামেচি করবে আশা করা যায় এভাবে তোমরা বিজয়ী হবে কোরআন নিজে পড়বে না কোরআন শুনবে না কোরআন শুনতেও দিবে না আছে না আজকে সমাজে এরকম মানুষ মসজিদ মাদ্রাসা নিজে শরিক হবে না নামাজে পড়বে না মাদ্রাসার মধ্যে দান করবে না নিজে করবে না মসজিদ মাদ্রাসায় অন্যকে দান করতেও দিবে না এমনকি মসজিদ মাদ্রাসা এই জমিনের মধ্যে থাকতেও দিবে না আছে না এরকম মানুষ আল্লাহ তালা তো জানেন তার বান্দা কেমন হবে সবই ভেঙে ভেঙে বলে দিয়েছেন যে এটা কাফেরদের বৈশিষ্ট্য তারা কোরআন শুনেও না শুনতেও দেয় না হট্টগোল তৈরি করে তো দুই পাশে দুইজন সাহাবি ছোট ছোট বালক হঠাৎ একজন তাকে জিজ্ঞেস করছে চাচা আপনি আমাকে দেখিয়ে দিন আবু জাহালকে কথা বলতে না বলতে পাশ থেকে তার ভাই সে চিৎকার করে উঠল চাচা খবরদার আপনি তাকে বলবেন না আপনি দয়া করে আমাকে কানে কানে বলে দিন আবু জাহালকে ভাতিজা তোমরা আবু জাহালকে চিনে কি করবে আবু জাহাল তো কুরাইশের নেতা আবু জাহাল তো আজকের এই যুদ্ধের সেনাপতি আবু জাহালকে চিনে তোমরা কি করবে চাচা দয়া করে চিনিয়ে দিন আল্লাহর নামে কসম খেয়েছি আল্লাহর নামে কসম খেয়েছি আজকে এই ময়দানে নিজেরা মরব আর আল্লাহ যদি প্রাণ বাঁচিয়ে রাখেন তাহলে নিজেদের হাতে আবু জাহালকে মারব আব্দুর রহমান ইবনে আওফ তো পেরেছান বালক সাহাবি দশ বছর বারো বছরের বালক তারা কিনা বলছে কসম খেয়েছে আজকে এখানে মরবে আর যদি আল্লাহ মৃত্যু লিখে না রাখেন আবু জাহালকে শেষ করে তারপর বাড়িতে ফিরবে আব্দুর রহমান ইবিন বলেন আমি শুধু দেখাতে দেরি ইশারা দিয়ে শুধু দেখালাম ওই যে ঘোড়ার উপর যাকে দেখতে পাচ্ছ সেই হচ্ছে আবু জাহাল দেখাতে দেরি বলেন বাজ পাখির মতো দুইজন সেই ঘোড়ার দিকে ছুটে গেল একজন গিয়ে সেই ঘোড়ার পায়ে আঘাত করলো ঘোড়া জমিনে লুটিয়ে পড়লো আবু জাহাল নিচে পড়ে গেল আরেকজন তার সিনার উপর চড়ে আল্লাহ আকবর বলে তার গলায় ছড়ি চালাতে শুরু করলো বালক সাহাবি কি করবে পেরেশান রাসুল যুদ্ধ অনুমতি দিচ্ছেন না অনেক কষ্ট করে অনুমতি নিয়েছেন আব্দুর রহমান ইবনা আউফ পেরেশান আরে বালকদের দিয়ে কি হবে ছোট ছোট পুচকা বাচ্চা কিন্তু উম্মতের ফেরাউন এবং আবু জাহালের দুঃখই ছিল এটা মৃত্যুর সময় আরে আজকে আবু বকরের হাতে মরতাম আমার সান অনুযায়ী হতো মুহাম্মাদের হাতে মরতাম সান অনুযায়ী হতো হামজার হাতে মরতাম ওমরের হাতে মরতাম সান অনুযায়ী হতো কিন্তু আমি হলাম কোরাইশের বীর কোরাইশের সেনাপতি আর আমাকে কিনে এরকম ছোট ছোট দুইটা বাচ্চা মারছে এই এক ঘৃণায় সে মৃত্যুর সময় আফসোস করছে এরপর সর্বশেষ আবদুল্লাহ বিন মাসুদ এসে তার গলাকে দেখণ্ডিত করেন সেই সময় সে অনুরোধ করে যে শোনো গলা কাটবে কাটো আপত্তি নেই তো গলাটা উপর থেকে কেটো না নিচ থেকে কাটো কেন কারণ পরবর্তীতে যখন সব লাশ একত্রিত করা হবে তখন যেন সবার চাইতে উঁচু দেখা যায় যে এটা হলো আবু জাহালের মাথা মৃত্যুর সময় অহংকার ছাড়তে পারছে না গলা কাটবে কাটো উপর দিয়ে কেটো না নিচ দিয়ে কাটো সব লাশ যখন রাখা হবে সবাই দেখলে যেন দূর থেকে বুঝে ওই দেখা যায় আবু জাহালের মাথা এটা তো গেল বালক সাহাবির কথা হাফিজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলী প্রসিদ্ধ মহাদ্দিস প্রসিদ্ধ ইমাম তিনি লেখেন বুখারি শরীফের বিশাল সরা লিখেছেন ফতুল বারি সারা দুনিয়ার মধ্যে প্রসিদ্ধ তিনি লেখেন তাতারদিরা মঙ্গোলীয়রা যখন ইসলাম বিশ্বকে দখল করে ফেলে অষ্টম শতাব্দীর দিকে তারা ইসলামে বিশ্বকে দখল করে নিয়েছিল একজন গাদ্দারের ষড়যন্ত্রকে অবলম্বন করে পুরো ইসলামে বিশ্বে রক্তের বন্যা বয়ে দিয়েছিল বাগদাদ তখন ছিল মুসলমানদের রাজধানী ইরাকের বাগদাদ সেই বাগদাদকে ধ্বংস করে দিয়েছিল বাগদাদের নদী কিতাব ফেলে মুসলমানদের যত কিতাব ছিল হানাফি মাজহাবের বড় বড় কিতাব হাদিসের বড় বড় কিতাব যে কিতাব এই পরিমাণ ফেলেছিল যে নদীর পানি কালো হয়ে গিয়েছিল কিতাব অবস্থা এমন ছিল নদীর এক পার থেকে আরেক পারে তার উপরে পা দিয়ে দিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল এমন করুন এক অবস্থা কোটি কোটি মুসলমানকে হত্যা করেছিল একটা পর্যায়ে মুসলমানরা সবাই বলতে শুরু করেছিল আল ইসলাম উল্লাহ মুস্তাকবাল আলাহ ইসলামের আর কোনো ভবিষ্যৎ নাই ইসলাম শেষ ইসলাম শেষ শীঘ্রই কেয়ামত হয়ে যাবে দাজ্জাল আসবে মাহদি আসবে শেষ হয়ে যাবে দুনিয়া সবার মুখে মুখে ছিল আল ইসলাম উল্লাহ মুস্তাকবাল আলাহ সেই সময় সেই মঙ্গোলীয়দের একজন বাদশাহ খ্রিস্ট ধর্ম গ্রহণ করে খ্রিস্টান হয়ে যায় যাওয়ার পর যেহেতু সে খ্রিস্টান সে তো আর ইসলামের অজমাহফিলের আয়োজন করবে না খ্রিস্ট ধর্মের অজমাহফিলের আয়োজন করবে নাকি যে যেই ধর্মের সেই ধর্মের মতবাদই তো জারি করবে তো সে আয়োজন করল আয়োজন করার পর সেখানে খ্রিস্টান এক পাদ্রিকে দাওয়াত দিল সেই পাদ্রি এসে যেহেতু মুসলমানদের শহর মুসলমানদের দেশ এমনকি মুসলমানদের সারা দুনিয়ার রাজধানী এটা এখন যেহেতু তাদের হাতে তাদের দখলে এবার সে আল্লাহ রসুলের সানে ইচ্ছা মতো গালিগালাজ করতে লাগলো তুচ্ছতা ছিল করতে লাগলো সেখানে আল্লাহর এমন কোন বান্দা ছিল না যে বান্দা সেই দুই বালক সাহাবি মুআজ আর মুআওয়াজ যাদের নাম ছিল তাদের মতো চিৎকার করে বলবে চাচা দেখিয়ে দেন আল্লাহ রসুলকে আল্লাহ রসুলকে শুনেছি এই আবু জাহাল গালি দেয় শুধু দেখিয়ে দেন এরকম বালকও সেই জামানার মধ্যে ছিল না যখন আবু জাহালকে মারে পেছন থেকে এসে আবু জাহালের ছেলে আঘাত করে তাদের একজনের হাত কেটে ফেলেছিল সেই হাত নিয়ে আবু জাহালকে মারার পর যুদ্ধ চালিয়ে যাচ্ছে কিন্তু যেহেতু কাটা হাত একটু ঝুলছে একটু ঝুলে থাকলে কষ্ট হয় না একটা আঙ্গুল যদি কেটে একটু ঝুলে যায় সেটা নিয়ে কাজ করা যায় তো কষ্ট হচ্ছে যুদ্ধ করতে পারছে না তো পায়ের নিচে হাতটা রেখে টান দিয়ে হাত ছিঁড়ে ফেললো তারপর যুদ্ধ চালিয়ে গেল বালক সাহাবি তো সেই সময় এরকম বালক সাহাবিও হাজির নেই যে এই পাদ্রির উচিত জবাব দিবে তাকে তার এই গোস্তাখ রাসুলের সাজা বুঝিয়ে দেবে ভাই কথাগুলো এজন্য দরকার ইমানের মূলই হলো ভালোবাসা আল্লাহর ভালোবাসা রাসুলের ভালোবাসা দিনের ভালোবাসা শরীয়তের ভালোবাসা কোরআনের ভালোবাসা এটা হলো ইসলামের মূল কথা নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছেন ভালো কথা হজ করতে করতে সাতবার দশবার ছেড়ে ফেলেছেন ভালো কথা কোন রমজান মিস যায় না প্রতি রমজান রোজা রাখেন ভালো কথা যদি আল্লাহ তার রসুল তার দিন এবং এই কোরআনের ভালোবাসা ভিতরে না আসে এই ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না ওমর রাজি আল্লাহ বলেছিলেন না হে রাসুল আপনাকে ভালোবাসি দুনিয়ার সবার চাইতে বেশি ভালোবাসি রাসুল বললেন লাইয়া ওমার হে ওমর তোমার ইমান এখনো হয়নি হাত্তা কোন হাব্বা ইলেক মিন ওয়ালিদিক ও ওয়ালিদিক ওয়ান্নাস আজমাইন যতক্ষণ না আমি নবী তোমার কাছে তোমার বাবা মা তোমার সন্তান এবং দুনিয়ার সবার চাইতে বেশি প্রিয় না হব বেশি ভালোবাসার পাত্র না হব ততক্ষণ পর্যন্ত তোমার ইমান হয়নি এই ইমান তো কচুপাতার পানির মতো ওই যে হাদিসে বলা হয়েছে না শেষ যুগের মধ্যে ইমান ভিতরে রাখা হাতের মধ্যে জ্বলন্ত অগ্নিকুণ্ড রাখার মতো অগ্নি স্ফুলিঙ্গ রাখার মতো কঠিন হবে একজন মানুষ সকালবেলা ঘুম থেকে উঠবে মুমিন অবস্থায় আর সন্ধ্যার সময় সে হবে একটা কাফের কাফিরা আবার দেখা যাবে সন্ধ্যার সময় মুমিন সকালবেলা কাফের ইমান হবে কচুপাতার পানির মতো এটা কখন হয় কখন হয় যখন ভেতরে ভালোবাসা থাকে না বউ শাশুড়ির দ্বন্দ্ব সমাজের প্রাচীন এক দ্বন্দ্ব শুনেছেন না জীবনে কথা বউ শাশুড়ির মধ্যে সমস্যা হয় তখন ছেলে কি করে ছেলে কি করে সেখান থেকেই প্রমাণ হয় সে কাকে বেশি ভালোবাসে একদিকে তার স্ত্রী আর একদিকে তার মা মা যদি দেখেন মায়ের কথা শুনছে মা বা ভাববে আমার ছেলে হলো আদর্শ ছেলে সে আমাকে সবচাইতে বেশি ভালোবাসে বলবে কিনা না আর যদি মায়ের বিপক্ষে গিয়ে স্ত্রীর পক্ষে যায় স্ত্রী বলবে আমার হাজবেন্ড হলো বেস্ট হাজবেন্ড সারা দুনিয়ায় এর কোনো তুলনা হয় না সব ক্ষেত্রে সে আমার পক্ষ থাকে তাহলে পক্ষ বিপক্ষে প্রমাণ কখন হয় ভালোবাসার প্রমাণ কখন হয় আরে ভাই ভালোবাসার প্রমাণ তখন হয় যখন দুই জিনিসের মধ্যে টক্কর লাগে একদিকে আল্লাহ একদিকে গাইরুল্লাহ একদিকে রহমান একদিকে শয়তান একদিকে আখেরাত একদিকে দুনিয়া মাঝে হলাম আমি কোন দিকে যাই কোন দিকে যাই সেটা থেকে বোঝা যাবে আমার ভেতরে আল্লাহর ভালোবাসা কতটুকু আছে মাদ্রাসায় সন্তান দেয় না দিলে কি হবে এই সন্তান তো ইংরেজি অঙ্ক পারবে না তার বড় বড় ডিগ্রি থাকবে না বড় বড় সার্টিফিকেট থাকবে না সরকারি চাকরি পাবে না বেসরকারি ভালো জব করতে পারবে না সারা দুনিয়ার মধ্যে একটা অকেজ হয়ে থাকবে সেকেলও হয়ে থাকবে আর খাবে কি আর খাবে কি খাওয়া নিয়ে পেরেছান আর যে আল্লাহ তোকে তোর মায়ের পেটের মধ্যে যেখানে দুনিয়ার কেউ তোকে খাওয়ানোর শক্তি রাখত না সেই আল্লাহ তো সেখানেও তোকে খাইয়েছেন সেই আল্লাহ তো সারা দুনিয়ার হাজারো কোটি কোটি প্রাণীকে প্রতিদিন খাওয়াচ্ছেন একটা তিমি মাছ কত খায় একটা ডলফিন কত খায় একটা বাঘ সিংহ কত খায় আমার আল্লাহ তো সবই ব্যবস্থা করে দিচ্ছেন সেখানে সাড়ে তিন হাত বডির ছোট্ট একটা মানুষের ব্যবস্থা তিনি করতে পারবেন না এই শক্তি তার নাই আরে আসমান জমিন কার আল্লাহ তালা তো কোন অসিলা ছাড়া কোন অসিলা ছাড়া কোন আসবাব ছাড়া বনি ইসরায়েলকে চল্লিশ বছর আসমান থেকে মান্না এবং সাল্লা পাঠিয়ে খাইয়ে তো দেখিয়ে দিয়েছেন আমি আল্লাহ আমি সবই পারি আর সেখানে খাওয়া নিয়ে পেরেছান কি খাবো কি হবে তো সেই পাদ্রি আল্লাহ রসুলকে গালিগালাজ করছে এর মধ্যে ইবনে হাজার আসকালীন রহমতুল্লাহ আলী লেখেন প্রসিদ্ধ মহাদ্দিস তিনি লেখেন সেখানে নিরাপত্তার জন্য একটা কুকুর বাধা ছিল থাকে না আমাদের র্যাব পুলিশের কাছে নিরাপত্তার জন্য কুকুর রাখে না বড় বড় কুকুর মেশিন দিয়ে চেক দেয় গাড়িতে কোনো বোমাটোমা আছে কিনা মেশিন ভুল করতে পারে এই জন্য মেশিন দিয়ে চেক দেওয়ার পর শেষ ধাপে কুকুর দিয়ে চেক দেওয়া হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে কখনো গেলে দেখবেন কেন মেশিনের উপর যতটা না আস্থা আছে তার চাইতে বেশি আস্থা আছে কুকুরের উপর যেমনি ভাবে গ্রামের অনেক দোকানদার কোনো কিছু কেনার পর প্রথমে ক্যালকুলেটর দিয়ে একবার হিসাব করে ক্যালকুলেটর দিয়ে করার পর শেষ করে আবার হাতে কলমে আর একবার হিসাব করে দেখেছেন না যে ক্যালকুলেটর একটা যন্ত্র এই যন্ত্রের উপর তার আস্থা নাই তা না কিন্তু যন্ত্রের উপর যতটা আস্থা আছে তার চাইতে বেশি আস্থা আছে কলমের উপর তো দেখা যায় শেষ ধাপে কলম দিয়ে ফিনিশিং দেয় নিরাপত্তার জন্য কুকুর বাধা স্টেজের পাশে সেই কুকুর চিৎকার করে উঠল কুকুর চিৎকার করছে বিভৎস আওয়াজে সবাই তো আলোচনা শোনা বাদ দিয়ে সবার নজর সেই দিকে কি হলো কুকুর কি পাগল হয়ে গেল নাকি কি হলো কিছুই বোঝা যাচ্ছে না এবার পাদ্রি সবাইকে সান্ত্বনা দিচ্ছে আরে না কিছু হয়নি আমি যে কথা বলার সময় বারবার যে আঙ্গুল নাড়িয়েছি আর আমার হাতের ইশারা বারবার যে কুকুরের দিকে পড়েছে এতে বোধ হয় কুকুরের প্রেস্টিজে আঘাত লেগেছে এজন্য সে চিৎকার করছে চেঁচামেচি করছে তার জবান জারি হয়ে যাচ্ছে তো সে মনকে সান্ত্বনা দিয়ে সবাইকে বোঝ দিয়ে আবার শুরু করলো আমার রসুলকে গালিগালাজ করা উপস্থিত তো কেউ নেই আল্লাহর কোনো বান্দা নেই যে বান্দা এটার প্রতিবাদ করবে মুসলমানই তো নেই প্রায় দুই চারজন যারা আছে তারা ওদের ভয়ে এতটা কম্পিত থাকে প্রতিবাদ করার মতো কোনো ভাষা কোনো সৎসাহস তাদের নেই পেরেশান কিছুক্ষণ পর যখন আবার আল্লাহ রাসুলকে গালি দেওয়া শুরু করলো এই কুকুর বাধা ছিল সে তার সেই রশিকে ছিঁড়ে এক লাফ দিয়ে তার একটা হাত বসিয়ে দিল তার শাহরগের উপর একটা বসিয়ে দিল ছেঁড়ার উপর ততক্ষণ পর্যন্ত কেউ তাকে সেই পাদ্রির গা থেকে সরাতে পারলো না যতক্ষণ না সেই পাদ্রিকে সে জাহান নামে পৌঁছায়নি আমার আল্লাহ তার দিনের কাজ নিবেন কখন আবাবিলের দ্বারা নিবেন সুরা ফিরের মধ্যে আছে না আবাবিলের গল্প বাদশাহ আব্রাহা এসেছিল কাবা শরীফকে ধ্বংস করে দিবে রসুলের দাদা তখন উট চড়াচ্ছিলেন তার কিছু উট সে আব্রাহার বাহিনীর যে সৈনিকরা ছিল তারা দখল করে নিয়ে গিয়েছিল তিনি এসে আব্রাহার সঙ্গে দেখা করেছেন বাদশাহ আমার উটগুলোকে মুক্ত করে দিন এই উটগুলোর মালিক আমি আপনার সৈনিকরা অন্যায়ভাবে এই উটগুলো নিয়ে এসেছে অনুগ্রহ করে দিয়ে দিন বাদশাহ আব্রাহা হেসে ফেললো আরে আমি এসেছি তোমাদের ঘরকে ধ্বংস করতে তোমাদের মর্যাদার প্রতীক কাবা শরীফকে ধ্বংস করার জন্য এসেছি এটা নিয়ে তোমার কোনো চিন্তা নেই তোমার কোনো পেরেশানি নেই তুমি এসেছো উটের খবর নিয়ে অবাক করা কথা সঙ্গে সঙ্গে সে আব্দুল মোত্তালিব রাসুলের দাদা উত্তর দিচ্ছে আরে এই ঘর তো আমার না এই ঘর তো আল্লাহ এই ঘরের মালিক যিনি তিনি এই ঘরকে হেফাজত করবেন আল্লাহ হেফাজত করে দেখিয়ে দিয়েছেন দুনিয়ার মধ্যে কেউ নেই ওদেরকে রুখবে দুনিয়ার মধ্যে এমন কোন শক্তি নেই ওদের বিরুদ্ধে প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে আমার আল্লাহ আসমানের মধ্যে পাখি পাঠিয়ে দিয়েছেন পাখিরা মুখে কঙ্কর নিয়ে এসেছে সেই কঙ্করের আঘাতে এই বিশাল হস্তি বাহিনীর নাম নিশানা কেউ ইতিহাস থেকে মুছে আমার আল্লাহ দেখিয়ে দিয়েছেন আমি আল্লাহ আমি সব পারি নমরুদ বাদশাহ নমরুদ নিজেকে খোদা ভাবে আরে আল্লাহ আবার কি জিনিস এত আল্লাহ আল্লাহ করো একটা সিঁড়ি বানাও আমার প্রাসাদের উপরে এটার উপরে উঠব উঠে উপরে তীর মেরে তোমার আল্লাহকে দেখে ছাড়বো আল্লাহকে আল্লাহকে আজকে নিজের হাতে হত্যা করব। সেই নমরুদকে হত্যা করার জন্য আল্লাহ তালা বিশাল বাহিনীর প্রয়োজন হয়নি বড় বড় নবীরা বিশাল বাহিনী নিয়ে এসে তার সঙ্গে লড়াই করে তাকে পরাজিত করার প্রয়োজন হয়নি আল্লাহ তালা একটা ল্যাংরা মশার দ্বারা তাকে ধ্বংস করে দেখিয়ে দিয়েছেন আমি আল্লাহ আমি সব পারি আমি সব পারি এজন্য ভাই সবকিছুর মূলে হলো আল্লাহর গোলামি আল্লাহর ভালোবাসা আজকাল সমাজের মধ্যে নামাজের মেহনত আছে মাসা আল্লাহ রোজার মেহনত আছে মাশা আল্লাহ ওয়াজ মাহফিলের ব্যবস্থা হয় মাশা আল্লাহ নাই শুধু একটা জিনিস আল্লাহর গোলামি রাসুলের অনুসরণ আল্লাহর দিনের জন্য হাসি মুখে নিজের প্রাণ উৎসর্গ করে দেওয়ার চেতনা একটা জিনিসেরই অভাব আনাস আল্লাহ বলেন বীরে মাউনার দিন সত্তর জন হাতে সাহাবিকে শহীদ করা হয়েছিল সেই সত্তর জনের মধ্যে একজন ছিল আমার মামা হারাম ইবনু মিলহান রদিয়াল্লাহান সে হারাম ইবনু মিলহানকে যখন কাফের বাহিনী রক্তাক্ত করে ফেললো তিনি শাহাদত বরণ করছেন তো সেই অবস্থায় তিনি তার চেহারা থেকে এবং মাথা থেকে রক্ত মুচ্ছেন আর চিৎকার করে করে বলছেন আরে কাবার রবের কসম আমি তো কামিয়াব হয়ে গেছি সারা জীবনের স্বপ্ন ছিল আল্লাহর পথে জীবনটা দিয়ে যাব আর যেই জীবন বিছানায় যায় যেই জীবন বাথরুমে যায় যেই জীবন রাস্তায় গাড়ির তলে যায় সেটা তো কোনো জীবনই না আমার জীবন যদি আল্লাহর পথে যায় সেই জীবন তো আমি কেয়ামতের সামনে আল্লাহর সামনে দেখাতে পারবো আল্লাহ আর কিছু তো আনতে পারিনি আমার তো এমন কোন আমল নেই যে আমল তোমার সামনে পেশ করব। আমার তো এমন কোন মজবুত ইমান নেই যে ইমান আজকে তোমার সামনে পেশ করব। আল্লাহ একটা জীবনে ছিল তুমি আমাকে একটা জীবনে দিয়েছিলে সেই জীবন তো আমি তোমার পথে বিলিয়ে দিয়েছিলাম আল্লাহকে একটা জিনিস দেখাতে পারবো যার কারণে রাসুল সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আল্লাহর পর তার চাইতে উত্তম আর কেউ হতে পারে আরে তার চাইতে উত্তম শ্রেষ্ঠ আর কেউ হতে পারে যত বড় পীর হোক যত বড় ওলি হোক যত বড় সাহাবি হোক যত বড় আলেম হোক আমার রসুলের পায়ের ধুলার সমান তো কেউ হতে পারবে না এত মর্যাদাবান রসুল সেই রাসুল আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছে তামান্না করে আল্লাহ في سبيل الله ثم ثم ثم ثم ثم ثم হে আল্লাহ আমার তো দিলের তামান্না আমার তো অন্তরের বাসনা আমার তো হৃদয়ের আকুতি যে হে আল্লাহ তোমার পথে আমার জীবনটা শহীদ হবে আল্লাহ আমার তো এটাই তামান্না নদী আল্লাহ যার উপাধি হলো গাসিলুল মালাইকা এই উপাধিগুলো তো ইসলামের বরকত রাসুল যদি না থাকতো আবু বকর তো সিদ্দিক হতে পারতো না রসুল যদি না থাকতো ওমর তো ফারুক হতে পারতো না রসুল যদি না থাকতো ওসমান তো জুন্নুরাইন হতে পারতো না রসুল যদি না থাকতো আলী রদি আল্লাহ বিশাল মাকাম এবং বাবুল ইলম হতে পারতো না রসুল যদি না থাকতো হামজালা তো গাসিল মালায়কা হতে পারতো না রসুল যদি না থাকতো আবদুল্লাহ বিন আব্বাস তো রাইসুল মুফাসিরিন হতে পারতো না রসুল যদি না থাকতো আবদুল্লাহ বিন মাসুদ তো রাইসুল ফুকাহা হতে পারতো না রসুল যদি না থাকতো তাহলে সাহাবিদের এই বিশাল মাকামও তো কোনোদিন হতো না সেই রসুল রাসুলের পক্ষ থেকে মদিনার চারদিকে আহ্বান ছড়িয়ে দেওয়া হচ্ছে কিসের আহ্বান আমাদেরকে তো আহ্বান করা হয় ভাই আসেন আল্লাহর দিনের জন্য দুই টাকা পাঁচ টাকা ব্যয় করেন একটা মসজিদ করা দরকার মসজিদের মধ্যে শরিক থাকেন একটা মাদ্রাসার হেফাজত দরকার সেই মাদ্রাসার মধ্যে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন মানুষ খুঁজে পাওয়া যায় না খুঁজে পাওয়া যায় না এটা একটা দিক কিন্তু এই সকল মসজিদ মাদ্রাসাকে ধ্বংস করে দিতে চায় এটা তো আর একটা দিক <clears throat> সেই সাহাবিদেরকে এরকম কমই ডাকা হয়েছিল আসো দুই টাকা দাও পাঁচ টাকা দাও তাদেরকে ডাকা হতো আসো নিজের জীবনটা দিয়ে দাও হানজালা নদী আল্লাহ নতুন বিয়ে করেছেন স্ত্রীর সঙ্গে সহবাস করেছেন সে অবস্থায় গোসল তখনও করেননি বিছানায় আছেন চারদিকে ঘোষণা হচ্ছে নিজেদের ঘোড়ার উপর আরোহণ করো জান্নাতের দিকে ধাবিত হও আল্লাহর প্রতিদানের দিকে ধাবিত হও আল্লাহর সন্তুষ্টির দিকে ধাবিত হও সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে লাভ দিয়ে উঠে গেছেন সাহাবি আল্লাহর পক্ষ থেকে ডাক এসেছে অপেক্ষা করার সময় কোথায় আমাকে তো মহাজিন ডাকে হাইয়া আল্লাহ নামাজের দিকে আসো কল্যাণের দিকে আসো আমি আমার কাজের দ্বারা বলতে পারি আর রাখতর নামাজ রাখতর কল্যাণ আমি যেই কাজের মধ্যে রয়েছে সেখানে আরো বেশি কল্যাণ নাহদুবিল্লাহ আলী তো সেই নামাজের জন্য না ডাকা হচ্ছে আসো আল্লাহর পথে আসো জান্নাতের দিকে ধাবিত হও তোমার জন্য জান্নাত রেডি করা হচ্ছে আসো জলদি আসো বিছানা ছেড়ে লাভ দিয়ে উঠে গেছেন দরজার দিকে এগোচ্ছেন গোসলও তখনও করেননি ফরজ গোসল পেছন থেকে স্ত্রী ডাক দিচ্ছে স্ত্রীর দিকে ফিরেও তাকাচ্ছে না কোনো কর্ণপাত করছে না ডাকে এগিয়ে যাচ্ছে আবার ডাক দিয়েছে কি হয়েছে বলো যা বলার বলে ফেলো আমি আর পেছনে ফিরব না তিনি ভেবেছেন স্ত্রী বোধ হয় তাকে থামাবেন যে না এখন যাওয়ার দরকার নেই আজকে রাতটা অন্তত থাকেন আজকে দিনটা অন্তত কাটিয়ে যান আরো কিছুক্ষণ সময় আমরা একটু এনজয় করে নেই তারপর নয়তো আপনি শহীদ হবেন যা করবেন করেন এর পরে করেন একটু সময় আমাকে দেন তিনি হয়তো এমন ভেবেছেন পেছনে ফিরে তাকাচ্ছেন না কিন্তু তিনি যেমন আল্লাহ রসুলের একজন সাহাবি তার স্ত্রীও তো আল্লাহ রসুলের একজন সাহাবি আজকাল আমাদের সমাজের মধ্যে ঘরের মধ্যে যে দিনদারি নেই এর বড় একটা কারণ হলো পুরুষরা তো দিনদার মাসা আল্লাহ যথেষ্ট পরিমাণ পুরুষ প্রত্যেক এলাকায় গিয়ে আমরা দেখতে পাই যে অজ মাহফিল গুলোতে শরিক থাকে দিনী কাজের মধ্যে শরিক থাকে ইমানি মেহনতের মধ্যে শরিক থাকে মসজিদ মাদ্রাসার সঙ্গে শরিক থাকে আলেবুলামার সঙ্গে শরিক থাকে পীর মাসায়কের সঙ্গে শরিক থাকে তারপরও এত এত ফেতনা কুফুর শিরিক নাস্তিকতা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে কেন বড় একটা কারণ হলো যে পুরুষরা তো দিন শেখে দিন শেখার সুযোগ তাদের সামনে আছে নারীদের দিন শেখা তাদের ভিতরেও সেই সাহাবিদের আদর্শ সাহাবিদের মানসিকতা সাহাবিদের দৃষ্টিভঙ্গি সাহাবিদের চেতনা গিরে দেওয়ার মতো ফিকির আমরা করি না কয়জন করি কয়জন করি আমাদের নারীরও যে দিন শেখার দরকার আছে আল্লাহ তালা সবার উপর দিন শেখা ফরজ করেছেন ফরজ ফরজে আইন নফল না সুন্নত না মুস্তাহাব না আজিব না ফরজ স্ত্রীর দায়িত্ব আমার কাঁধে শুধু খাওয়ানোর দায়িত্ব না শুধু কাপড় দেওয়ার দায়িত্ব না শুধু অসুস্থ হলে চিকিৎসা করার দায়িত্ব না আমার তো এক নম্বর দায়িত্ব হলো আমি আমার স্ত্রীকে জাহান নামের রাস্তা থেকে উঠিয়ে এনে তাকে জান্নাতের রাস্তা দেখাবো এটা তো আমার এক নম্বর দায়িত্ব দুনিয়ায় কষ্ট করলে করবো কয়দিনই আর কষ্ট আর দুনিয়ার কষ্ট আর কয়দিন আমার রাসুলের জীবনের দিকে তাকান যে রাসুল লাগাতার ক্ষুধার্ত থাকতে থাকতে এমন অবস্থা হয়েছে পেটে পাথর বাঁধতে হয়েছে সেই রাসুলের মেয়ে ফাতেমা রদি আল্লাহর ঘটনা পড়ে দেখেন কাজ করতে করতে কি পরিমাণ অসহায় অবস্থা হয়েছে শরীরে দাগ পড়ে গেছে খাবার নেই ঘরের মধ্যে রাসুলকে এক জায়গায় দাওয়াত দেওয়া হয়েছে কয়েকদিন পর্যন্ত ক্ষুধার্ত রাসুল খেতে বসেছেন খেতে বসে তো পেরেছান মুখের কাছে খানা এনে তখন ফাতেমার কথা স্মরণ আসলো বলল আরে আমার মেয়ে ফাতেমা তো সম্ভবত অনেক দিন থেকে উপবাস আছে খাতুন জন্নত ফাতিমা নিসা ফাতিমা নিসা আহলিল জান্নাহ ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যিনি হবেন জান্নাতের সর্দার তো জান্নাতের সর্দার হবেন জান্নাত তো আল্লাহ দিয়েই রেখেছেন ভোগ আর ভোগ যে জান্নাতের মধ্যে কোনো কাজ করা লাগবে না নামাজও পড়া লাগবে না মাহফিলও শোনা লাগবে না রোজাও রাখা লাগবে না হজও করা লাগবে না কিছুই করা লাগবে না সারাটা দিন ভোগ করব আরে কত ভোগ করতে পারো বান্দা করে নাও দুনিয়ায় তো চাইলেও বেশি ভোগ করতে পারো না ঘুমের প্রয়োজন আছে ঘুমের মধ্যে ভোগ করা যায় না বিভিন্ন হাজতের প্রয়োজন আছে ভোগ করা যায় না ভোগ করতে গেলে টাকা উপার্জন করতে হয় টাকা উপার্জন করতে গেলে শ্রম ব্যয় করতে হয় তো সেই সময়ও ভোগ করতে পারো না কিন্তু বান্দা আজাতুল ওয়ালা উযুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি আমি আমার নেক বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি যা কোনো চোখ দেখেনি কোনো কান শুনেনি এমনকি কোনো অন্তরের মধ্যেও সেই জান্নাতের কোনো কল্পনা আসেনি আল্লাহ তো দিতে চান ভোগের জীবন শুরু হবে চোখ বন্ধ হওয়ার পর ত্যাগের জীবন জারি থাকবে চোখ বন্ধ হওয়ার আগ পর্যন্ত দুনিয়াতে ত্যাগ করে যাব যত বেশি ত্যাগ তত বেশি ভোগ যত কম ত্যাগ তত কম ভোগ সুরে ফাতেহার মধ্যে একটা দোয়া আমরা করি না একদিন সিরাতল মুস্তাকিম এই ভাই দোয়া করেন না সবাই ঘুম আসতেছে ইহদিন মুস্তাকিম হে আল্লাহ সিরাতে মুস্তাকিমের উপর আমাদেরকে পরিচালিত করুন কেয়ামতের দিন আর একটা সিরাত আছে যে সিরাতের নাম হলো পুল সিরাত নাম শুনেছেন না সবাই একদিকে থাকবে কেয়ামতের মাঠ একদিকে থাকবে জান্নাত মাঝখানে থাকবে একটা পোল যেই পোলের নামও হলো সিরাত আরবিতে বলে শুধু সিরাত বাংলায় ফার্সি উর্দু এগুলো আমরা বলি পুল সিরাত দুনিয়ার মধ্যে সিরাতে মুস্তাকিম কি জিনিস সরল পথ কি জিনিস সরল পথ হলো আমার আল্লাহর দেখানো দিন আমার রসুলের রেখে যাওয়া ইসলাম কোরআনের দেখানো পথ সেটা হলো সিরাতে মুস্তাকিম দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি সিরাতে মুস্তাকিমের উপর যতটুকু চলবে কাল কেয়ামতের দিন পুলসিরাতের উপর সে ঠিক ততটুকুই চলতে পারবে এজন্য আল্লাহ তালা দুইটার নাম একই রেখেছেন এটার নামও সিরাত ওইটার নামও সিরাত যে বান্দা তুমি এই সিরাতের উপর দুনিয়ার মধ্যে যতটুকু চলবে যেভাবে চলবে কাল কেয়ামতের দিন সেই পুল সিরাতের উপর আমি ঠিক ততটুকু এবং সেভাবে চলার ব্যবস্থা তোমার জন্য করে দেব বেশি কম হবে না দুনিয়ার মধ্যে সব কাজ করে ইসলামের জন্য অল্প অল্প সময় দাও তেপুল সিরাতের মধ্যে তখন তুমি খুব ধীরে স্থিরে নিচ থেকে জাহান নামের উত্তাপ আসবে জাহান নামের আগুন ধাউ ধাউ করে জ্বলবে চিৎকার আওয়াজ ভেসে আসবে বিভিন্ন হুঙ্কার ভেসে আসবে উপর দিয়ে ধীরে ধীরে যেতে থাকবো এমন পুলসিরাতের উপর দিয়ে যা হবে তরবারির চাইতেও ধারালো আর চুলের চাইতেও চিকন এবং সরু কিভাবে হাঁটা সম্ভব আর দুনিয়ায় যারা সার্কাস দেখায় রসের উপর হাঁটতে পারে কিন্তু এত সরু যেটা চুলের চাইতেও সরু চুলের উপর দিয়ে তো হাঁটা সম্ভব না চুলের চাইতেও সরু আর তরবারের চাইতেও ধারালো কিভাবে সম্ভব কোন শক্তি দিয়ে সেই পুলের উপর চলা সম্ভব কিন্তু আল্লাহর শক্তি আল্লাহ বলে রেখেছেন দুনিয়ার মধ্যে একটা সিরাত দিয়েছি যার নাম সিরাত মুস্তাকিম সেই সিরাতের উপর চলো কাল কেয়ামতের ময়দানে পুল সিরাতের উপর চলার ব্যবস্থা তোমার জন্য করে দেব এজন্য কথাগুলো শুধু শোনার জিনিস না কথাগুলো ভেতরে বসানোর জিনিস জীবন পরিবর্তন হওয়ার জন্য তো মানুষের একটা কথাই যথেষ্ট আরে লাইলাহা ইসলামের এই কালেমাই যার জীবনকে পরিবর্তন করতে পারে না দুনিয়ার কোন উত্তম আর কোন মিষ্টি কথা তার জীবনকে পরিবর্তন করবে যুদ্ধের মধ্যে এক সাহাবি হাদিস শুনাচ্ছেন ইন্নাল জান্নাত নিশ্চয় জান্নাত আরে তোমরা তো জান্নাতের সন্ধানে ব্যস্ত জান্নাত খুঁজে খুঁজে পাচ্ছ না কোথায় জান্নাত কোথায় জান্নাত শোনো ইন্নাল জান্নাত নিশ্চয়ই তরবার ছায়া তোলে জান্নাত সঙ্গে সঙ্গে এক সাহাবি সেই সাহাবি সাগরে তাবেই চিৎকার করে জিজ্ঞেস করছেন হে সাহাবি আপনি আমাকে বলুন হাল সামিয়াত রসুল আল্লাহ ইয়াজকুরু হাজা আপনি কি সরাসরি রাসুলকে এই হাদিস বলতে শুনেছেন এটা কি আসলে রাসুলের হাদিস বেশি কিন্তু শোনেননি কয়টা শুনেছেন একটা হাদিস একটা বাক্য একটা কথা আমরা এখানে যারা বসেছি মোটামুটি এক ঘন্টা হয়তো আলোচনা শোনা হয়ে গেছে সাহাবি এক ঘন্টার বয়ান শুনেননি এক ঘন্টার লেকচার শুনেননি সেই সাহাবের মুখ থেকে রাসোলের মুখ থেকেও না সাহাবের মুখ থেকে মাত্র একটা হাদিস শুনেছেন নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞেস করছেন তাহকিক করে নিচ্ছেন কারণ ইসলামের নির্দেশনা হলো ইসলামের নির্দেশনা হলো আমরা আমল করবো কিন্তু আমল করার আগে তাহকিক করে নিব এই আমল আমার রাসুল করেছেন কিনা যদি আমার রাসুল এই আমল করে যান যত কষ্টই হোক না কেন সেই আমল আমি করব। আমার রসুল কোরবানি দিয়েছেন কোরবানি দিতে গেলে পশু কিনতে হবে পশুর গলায় ছুরি চালাতে হবে টাকা ব্যয় হবে কষ্ট যাবে সেই পশুর বিভিন্ন তার চামড়া পরিষ্কার করতে হবে রক্ত পরিষ্কার করতে হবে গোস্ত কাটতে হবে হাড় কাটতে হবে সব কষ্ট করতে রাজি আছে আমার রসুল করেছেন হজ হজের মধ্যে যারা হজ করেছেন বা হজ সম্পর্কে জানেন তারা জানেন সেখানে একটা পাথর আছে যে পাথরের নাম হলো হজরে আসওয়াদ কালো পাথর নাম শুনেছেন সবাই যে পাথরটা একসময় সাজা ছিল জান্নাত থেকে এসেছিল সেই পাথর সেই পাথরে যখন মানুষ চুমুখায় সেই পাথর মানুষের গুনাহকে সগিরা গুনাহগুলোকে টেনে নিয়ে যায় মানুষের গুনা টানতে টানতে গুনা তো কালো কারণ মানুষ যখন একটা গুণা করে অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে আরেকটা গুণা করে আরেকটা কালো দাগ পরে যদি তওবা করে আল্লাহ সেই কালো দাগকে দূর করে দেন যদি তওবা না করে এভাবে কালো দাগ পড়তে পড়তে অন্তর এমন কালো হয়ে যায় লাহুম বিহা তখন ভেতরে অন্তর তো থাকে কিন্তু সেই অন্তর সত্যের কথা উপলব্ধি করতে পারে না আর তাকে যদি কোরআন খুলেও দেখিয়ে দেওয়া হয় তারপরও সে মানতে রাজি হয় না তো সেই হাজরে আসওয়াদ হজের সময় যখন তফ করে বাইতুল্লাহ শরীফ কাবা শরীফকে মাঝখানে রেখে চারদিকে যখন সাতটা চক্কর খায় যেটাকে তফ বলা হয় সেই তফের সময় হজরে আসাদকে চুমু খেতে হয় যদি চুমু খেতে না পারে দূর থেকে ইস্তলাম করতে হয় উমর রদি আল্লাহ আনহু হজের সময় সেই হাজরে আসাদের সামনে গিয়েছেন সামনে গিয়ে চিৎকার করে বলছেন আলামু আন্নাকা হাজার লা তাদুর ওয়া লা তানফা' ولولا أني رأيت رسول الله صلى الله عليه وسلم قبلك ما قبلتك উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি খুব ভালো করে জানি হযরত আসওয়াদ আমি খুব ভালো করে জানি তুমি তো একটা পাথর শুধুমাত্র একটা পাথর তুমি কোনো মানুষের উপকারও করতে পারো না কোন মানুষের ক্ষতিও করতে পারো না কারণ উপকারও করতে পারেন একমাত্র আমার আল্লাহ ক্ষতিও করতে পারেন একমাত্র আমার আল্লাহ আমার আল্লাহ যদি কারো উপকার করতে চান পুরো দুনিয়ার কেউ তার ক্ষতি আর তার ক্ষতি করতে পারে আর আমার আল্লাহ যদি কারো ক্ষতি করতে চান পুরো দুনিয়ার সবাই মিলেও তার উপকার করতে পারে না আলামান্নাকে হাজার আমি তো জানি তুমি তো শুধুমাত্র একটা পাথর কারো ক্ষতিও করতে পারো না কারো উপকারও করতে পারো না তারপরও কেন তোমাকে চুমু খাচ্ছি আরে আমি যদি আল্লাহ রসুলকে নিজের চোখে না দেখতাম যে তিনি তোমাকে চুমু খেয়েছেন আমি ওমর কোনদিনও তোমাকে চুমু খেতাম না কারণ তুমি তো উপকার ক্ষতি করতে পারো না তাও চুমু খাচ্ছি কেন খাচ্ছি কারণ আমার রাসুল চুমু খেয়েছেন তার মানে কোন কাজ যদি রাসুল করে সেই কাজ করতে আমাদের কোনো আপত্তি নেই যত কষ্টই হোক না কেন হজ করতে গেলে লক্ষ লক্ষ টাকা যাবে আর লক্ষ না কোটি টাকাও যদি যায় তারপর হজ করতে রাজি আছে এখন তো হজ সহজ হয়ে গেছে আগে তো হজ করার আগে মানুষ বিদায় নিয়ে যেত না দশ গ্রামের মানুষের কাছ থেকে বিদায় নিয়ে যেত মুরব্বীরা যারা আছেন অনেকে হয়তো দেখেছেন জাহাজে করে হজ করতে যেত এক মাস দুই মাস ছয় মাস সময় লেগে যেত নিশ্চিত ছিল না আদৌ ফেরত আসতে পারবেন নাকি সমুদ্রে ঝড়ঝাপটার কবলে পড়ে মরে থাকবেন জানতেন না যাওয়ার আগে বিদায় নিয়ে যেতেন তারপরও যাব কেন যাব আমার রসুল হজ করেছেন তো যেই কাজ রাসুলের থেকে প্রমাণিত সেই কাজ করতে কোনো আপত্তি কোনো আপত্তি নাই কিন্তু কোন কাজ যদি আমার রাসুল না করে সেই কাজ আমাকে করানোর জন্য যতজন যেভাবেই বুঝাক না কেন আমি কোনোদিনও সেই কাজ করতে পারি না কারণ আমার সফলতা আল্লাহ রেখেছেন তার গোলামি এবং রাসুলের ভালোবাসার মধ্যে রাসুলকে অনুসরণ করব কামিয়াব হয়ে যাব রাসুলকে বাদ দিয়ে অন্য কারো অনুসরণ করতে যাব নাকাম হয়ে যাব এজন্য কোনো আমলের দাওয়াত দিলে কি করা উচিত এই আমল আসলে রাসুল করেছেন কিনা হা হ্যাঁ, যদি দেখি রাসুল করেছেন আমার যতই কষ্ট হোক না কেন আমি এটা করার জন্য প্রস্তুত আছি আমার রসুল মদিনার মধ্যে গিয়ে সাহাবিদেরকে মাদ্রাসায় পড়িয়েছেন না শুধু মদিনায় না ইসলামের প্রথম মাদ্রাসা মক্কায় আরকাম রদি আল্লাহ আনহু একজন সাহাবি ছিলেন যার নাম কি আরকাম রদি আল্লাহ আনহু সাফা পাহাড় সাফা মারোয়া নাম শুনেছেন সাফা পাহাড়ের পাদদেশে তার বাড়ি ছিল আরকাম রদি আল্লাহ আনহু মক্কার মধ্যে এরকম উন্মুক্তভাবে কথা বলার সুযোগ ছিল না এই যে মাইক চলছে কথা বলছি আরে এরকম তো আশাই করা যায় না বাইতুল্লাহ গিয়ে নামাজ পড়তে নেই সাহসে ছিল না মুশ্রিকরা ওত পেতে ছিল সুযোগ পেলে রক্ত খাবে খুবলে খুবলে খাবে ওত পেতে ছিল সুযোগ ছিল না ইসলামের কথা বলার সুযোগ ছিল না কোরআনের শিক্ষা দেওয়ার সুযোগ ছিল না সত্য নবী সত্য দিন নিয়ে এসেছেন মানুষের কাছে সত্য তুলে ধরবেন নিঃস্বার্থ ভাবে তাও সুযোগ ছিল না রাসুলকে মানুষের কাছে টাকা চেয়েছিলেন রাসুল মানুষের কাছে নেতৃত্ব চেয়েছিলেন ক্ষমতা চেয়েছিলেন নারী চাননি গাড়ি চাননি বাড়ি চাননি কিছু চাননি ইত্তাবি আরে বান্দারা এমন মানুষের অনুসরণ করো যিনি তোমাদের কাছে কোনো বিনিময় চায় না কোনো প্রতিদান চায় না তিনি তো শুধুমাত্র চায় তোমরা সবাই জান্নাতি হয়ে যাও একজনও যেন জাহান্নামি না যাও আলেমও যেন জান্নাতে যায় জাহেলও যেন জান্নাতে যায় যুবকও যেন জান্নাতে যায় বৃদ্ধও যেন জান্নাতে যায় পুরুষও যেন জান্নাতে যায় নারীও যেন জান্নাতে যায় শিশুও যেন জান্নাতে যায় কিশোরও যেন জান্নাতে যায় আমার রসুলের তামান্না তো এটাই ছিল নাকি অন্য কোনো তামান্না ছিল কথা বলার সুযোগ ছিল না নিঃস্বার্থ দাওয়াত নিয়ে এসেছেন সত্যের দাওয়াত দিনের দাওয়াত সুযোগ ছিল না তখন সেই সাফা পাহাড়ের পাদদেশে এক সাহাবির ঘর ছিল যে সাহাবির নাম ছিল আরকাম রদি আল্লাহ আনহু তার ঘরে গিয়ে রাসুল কোরআন শিখাতেন শেষ করে দিব দুই তিন মিনিটের মধ্যে ইনশাল্লাহ তার ঘরে গিয়ে রসুল সাহাবিদেরকে কোরআন শেখাতেন সাহাবির একজন দুইজন পাঁচজন করে সেখানে জমা হতো ওমর রদিয়াল্লাহন ঘটনা অনেকেই জানেন রাসুলকে হত্যা করার জন্য গিয়েছিলেন খোলা তরবারি হাতে তিনিও সেই ঘরের দিকেই যাচ্ছিলেন কারণ তিনি খবর পেয়েছিলেন রাসুল মাদ্রাসায় বসে দর্শ করাচ্ছেন ওমর রদিয়াল্লাহ যাচ্ছেন কেন কারণ তার কাছে খবর পৌঁছেছে রাসুল কিছু সাহাবিদেরকে নিয়ে সেই মাদ্রাসার মধ্যে দর্শ করাচ্ছে তিনি তো ইসলামের দুশ্মন তিনি তো কোনো মাদ্রাসা থাকতে দিতে পারেন না ইসলামের দুশ্মনদের মসজিদ মাদ্রাসা টার্গেট কেন মসজিদ থাকবে আল্লাহর কাছে সেজদা করা হবে রাসুল মদিনায় হিজরত করেছেন কত কাজই তো ছিল হিজরত করার পর সর্বপ্রথম কাজ করেছেন মসজিদ বানিয়েছেন কেন মুসলমানের শক্তির কেন্দ্রবিন্দু হলো মসজিদ আরে মুসলমানের অন্য কোনো শক্তি লাগে না মুসলমানের পারমাণবিকও লাগে না ক্ষেপণাস্ত্র লাগে না মুসলমানের সবচেয়ে বড় শক্তি হলো ইমানের শক্তি সবচেয়ে বড় শক্তি হলো আল্লাহর প্রেমের শক্তি এই শক্তির উপর কোনো শক্তি হতে পারে না মুসলমানের আল্লাহ আকবরের মধ্যে আল্লাহ এমন শক্তি রেখেছেন যে শক্তির সামনে এই সাত আসমান এই সাত জমিনও কিছু না পুরো সাত আসমান সাত জমিনকে যদি এক পাল্লায় রাখা হয় আর একটা কালেমা শুধুমাত্র একটা বাক্য লাইলাহকে এক পাল্লায় রাখা হয় কোনটা ভারী হবে আরে ভাই কোনটা ভারী হবে তো সেই উমর রাজি আল্লাহ এগিয়ে যাচ্ছেন কিন্তু রাসুল দোয়া করে রেখেছিলেন যে হে আল্লাহ হে আল্লাহ এই দোয়াটার ব্যাখ্যা করে ইনশাল্লাহ শেষ করে দিব হে আল্লাহ এই যে দুইজন মানুষ একজন হলো আবু জাহাল আর একজন হলো ওমর এই দুইজনের মধ্য থেকে আবু জাহালের মূল নাম হলো আমর আর ওমরের নাম তো ওমরই এই ওমর এবং আমরের মধ্যে তোমার কাছে যে সবচেয়ে প্রিয় তুমি তার দ্বারা ইসলামকে শক্তিশালী করো রাসুল দোয়া করেছেন আল্লাহ তালা ফেরেস্তাদের দ্বারা চেক করিয়ে নিলেন যে ওমর ইসলামের বিরোধিতা করে কিন্তু কেন করে আমর আবু জাহাল ইসলামের বিরোধিতা করে কিন্তু কেন করে দুইজনের কারণ এক ছিল না আবু জাহাল ইসলাম সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান ছিল সে জানত ইসলাম আল্লাহর দেও ধর্ম আল্লাহ বলেন আমি যাদেরকে পূর্বে কিতাব দিয়েছিলাম তারা এই নবীকে সেভাবেই চিনেছে যেভাবে নিজেদের ছেলে সন্তানদেরকে চেনে তারপর আবু জাহাল মানেনি কেন মানেনি ইসলামকে মানলে ক্ষমতা হারাতে হবে ইসলামকে মানলে এতদিন তো আমি খোদা হয়েছিলাম আমি আদেশ করতাম আমি নিষেধ করতাম আমি বিধান দিতাম এখন যদি ইসলাম মানি আমার বিধান চলবে না কার বিধান চলবে আরে ভাই কার বিধান চলবে ইনিল হুকম ইল্লা আলিল্লা এই জন্য আবু জাহাল মানতে পারেনি বিদ্বেষের কারণে আর ওমর কেন মানেনি ওমরের ইসলাম সম্পর্কে পর্যাপ্ত জানা ছিল না তিনি জাহেল যুগে কোরাইশদের প্রতিনিধি ছিলেন যে কোনো ঝগড়াঝাটি সমস্যা হতো জায়গা জমি নিয়ে সমস্যা পরস্পর মারামারি ঝগড়াঝাটি এই সমস্যাগুলোর সমাধান মুরব্বীরা করত কিন্তু ওমর যুবক ছিল তারপরে সেখানে রাখা হতো সম্প্রদায়ের মধ্যে তার বিশেষ একটা মাকাম একটা মর্যাদা ছিল তো ইসলাম সম্পর্কে তিনি জানতেন না তিনি জানতেন আর কি ব্যাপার কুরাইশকে একতাবদ্ধ রাখার জন্য যেন এদের মধ্যে কোনো দ্বন্দ্ব না হয় কোনো ভাগ না হয় এজন্য এত বছর থেকে চেষ্টা করে আসছি আর মোহাম্মদ এসে মানুষকে ভাগিয়ে ভাগিয়ে আরেক দলে নিয়ে যাচ্ছে এজন্য ইসলামের বিরোধিতা করতে না জানার কারণে একজন করতেন বিদ্বেষের কারণে আর একজন করত না জানার কারণে আল্লাহ তালা বললেন ঠিক আছে এই ওমরের অন্তরকে হেদায়তের জন্য খুলে দাও কারণ মানুষ যদি না জানে পরবর্তীতে তাকে সত্য জানানো হয় আল্লাহ তালা আশা করা যায় তার পূর্বের সেই নাজানাকে মাফ করে দিয়ে তাকে জান্নাত দিয়ে দেবেন কিন্তু আর একজন জানে কোনটা সত্য আর একজন জানে কোনটা হক কোনটা বাতিল কোনটা আলো কোনটা অন্ধকার জানার পর বিরোধিতা করে বিদ্বেষ বসত তার অন্তরকে আল্লাহ কোনো দিনও হৃদায়তের জন্য কবুল করেন না কথা বোঝা যাচ্ছে তো ওমর রদি আল্লাহ যাচ্ছেন মাদ্রাসা বন্ধ করবেন রাসুলকে মেরে ফেলবেন ইসলামের প্রথম মাদ্রাসা ইতিহাস সহ বলে দিয়েছে কিন্তু আর কাম রদি ঘরে রাসুলের গলা ফেলে দিয়ে আসবেন দ্বিখণ্ডিত করবেন রাসুলকে দেখে নেবেন আজকে মোহাম্মদকে এক হাত আর ওমর ছিলেন বীর বাহাদুর সে ওমরের সঙ্গে লড়াইয়া পারার মতো শক্তি খুব কম মানুষেরই ছিল পারত না তিনি বাজারে বাজারে গিয়ে কুস্তি খেলতেন লড়াই করতেন সে ওমরের সঙ্গে কেউ পারত না বীর বাহাদুর কিন্তু সে ওমর যেহেতু বিরোধিতা করেছেন না জানার কারণে তা আল্লাহ তালা তার রসুলের দোয়াকে কবুল করে নিয়ে সেই ওমরের বক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন গিয়েছিলেন রাসুলের গলা নিয়ে আসবেন রাসুলের মাথায় এনে কুরাইশদের সামনে পেশ করবেন আর ফিরে এসেছেন রাসুলের গোলামি কবুল করে তো সেটা ছিল ইসলামের প্রথম মাদ্রাসা সেই মাদ্রাসাকে যারা ধ্বংস করতে চেয়েছিল ধ্বংস করতে পারেনি উল্টো যারা না জেনে করেছে আল্লাহ তাদের হেদায়ত দিয়ে দিয়েছেন আর যারা বিদ্বেষ বশত করেছে ছোট ছোট বালকদের হাতেও আল্লাহ তালা তাদেরকে লাঞ্ছিত করেছেন সেই বদরের প্রান্তরে আবু জাহালকে লাঞ্ছিত করেছেন লাঞ্ছিত হওয়ার পর বদরে সত্তর জন মারা যায় মারা যাওয়ার পর তাদেরকে একটা পরিত্যক্ত কূপের মধ্যে লাশ ফেলা হয় লাশ ফেলার পর রাসুল গিয়ে সেই লাশের সামনে গিয়ে বলেন এই লাশেরা আমার আল্লাহ আমাকে যে আদার করেছিলেন যে আমার আল্লাহ আজকে বদরের ময়দানে আমাকে বিজয়ী করবেন আমি আমার আল্লাহর ওয়াদাকে সত্য পেয়েছি তোমরা কি আল্লাহর ওয়াদাকে সত্য পেয়েছ আল্লাহ তো ওয়াদা করেছিলেন যে আল্লাহ তোমাদেরকে ধ্বংস করবেন আর তোমরা আজাব দেখতে চাচ্ছিলে অনেকদিন থেকে কই তোমার আল্লাহ কই নিয়ে আসুক আজাব এত যখন আজাবের ভয় দেখাও পাঠাক না আজাব দেখে কি করে আমাদের তা আল্লাহর রসুল গিয়ে বলছেন আরে যে ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল তোমরা কি সেটা সত্য পেয়েছ সাহাবিরা পিরাসানি রাসুল আপনি মৃতদের সঙ্গে কথা বলছেন এরা তো মৃত আপনার জবাব দিবে কিভাবে রাসুল বলছেন তোমরা আমার কথা যেভাবে শোনো এই কাফেররাও আমার কথা ঠিক সেভাবে শুনছে পার্থক্য এখানে তোমরা আমার কথার জবাব দিতে পারছো কিন্তু ওরা আর কোনোদিনও জবাব দিতে পারবে না তো এরপর দ্বিতীয় মাদ্রাসা ছিল মদিনায় গিয়ে যেটাকে বলা হয় সুফা মাদ্রাসা তো সুফা সেই সুফার মধ্যে কিছু গরিব গরিব সাহাবি ছিলেন যারা হিজরত করে দূর দূরান্ত থেকে এসেছেন উদাহরণস্বরূপ আবু হুরায় রদি আল্লাহ আনহু আল্লাহ রসুলের সাহাবি পৃথিবীর মধ্যে যত হাদিস আমরা বর্তমানে পাই এর মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণিত হয়েছে আবু হুরের হুরাইরাহু থেকে বুখারি মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজ ইবনে মাজা মুসনাদ আহমদ মুয়াত্তা মালিক মুয়াত্তা মুহাম্মদ তাহাওয়ি মুসান্নাফ ইবনে আবি শাইবা মুসান্নাফ আব্দুর রাজ্জাক এরকম হাজার হাজার হাদিসের কিতাব আপনি নিয়ে বসেন সবচাইতে বেশি হাদিস পাবেন আবু হুরের অথচ তিনি ইসলাম গ্রহণ করেছেন একেবারে শেষের দিকে রসুলের ইন্তেকাল অল্প কয়েক বছর আগে অন্যদিকে আবু বকর ওমর ওনারা ইসলাম গ্রহণ করেছেন অনেক শুরুতে তো সেই আবু হুরায়রা তার ঘর বাড়ি ছিল না কিছুই ছিল না তিনি কোথায় থাকতেন তিনি আল্লাহ রসুলের সেই সুফার মাদ্রাসায় থাকতেন কিছুই ছিল না সেখানে থাকতেন রাসুলের থেকে সারাদিন বিভিন্ন সাহাবিদের পেরেশানি ছিল উমর আল্লাহ ব্যবসায়ী ছিলেন একদিন রাসুলের কাছে থাকতেন একদিন দোকানে থাকতেন আবার একদিন সময় দিতেন একদিন দোকানে থাকতেন ভাগ ভাগ করে কেউ অর্ধেক দিন কাজে থাকতেন অর্ধেক দিন রাসুলের কাছে দিতেন বিভিন্ন প্রয়োজন ছিল কিন্তু এই মানুষগুলো তাদের তো কিছুই নেই না আছে ঘর না বাড়ি না চাকরি না ব্যবসা না নারী কিছুই নেই সারাটা দিন রাসুলের কাছে থেকে এই আয়াত হাদিস এবং এই দিনের শিক্ষা দিতেন তো যার কারণে সাড়ে পাঁচ হাজার হাদিস কয় হাজার আরে কয় হাজার সাড়ে পাঁচ হাজার হাদিস বর্ণিত হয়েছে আবু হুরার রদি আল্লাহ থেকে সবচেয়ে বেশি হাদিস তিনি বর্ণনা করেছেন যার কারণে তাকে বলা হয় রাইসুল মুহাদ্দিসিন তিনি তৈরি হয়েছেন একটা মাদ্রাসা থেকে এবং সামান্য কয়েক বছরে পৃথিবীর মধ্যেই যে মাদ্রাসাগুলো যেগুলো পরিচালিত হয় সেই মাদ্রাসাগুলো কি ক্ষমতায় যেতে চায় আরে বলেন না নির্বাচনে ভোটে দাঁড়ায় ক্ষমতায় যেতে চায় কি চায় তারা চায়টা কি বলেন চায় কি তারা একটা জিনিসই চায় একটা জিনিসই চায় এমন কিছু মানুষ যেন তৈরি হয়ে যায় যেই মানুষগুলোই ফেতনার যুগে যেই সময় ইমান বাঁচানো হাতে আগুন রাখার চাইতেও কঠিন যেই সময় পৃথিবীর কুফরি পরাশক্তিগুলো ইসলামকে নিজেদের মুখের ফুৎকারে নিভিয়ে দিতে চায় সেই সময়ে ইসলামের ধারক এবং বাহক হয়ে ইসলামের দাওয়াত নিয়ে সারা দুনিয়ায় ঘুরবে এবং যারা ইসলামের প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে তাদেরকে নাস্তা নাবুদ করবে একটা মাত্র লক্ষ্য এটা তো সবার উপর ফরজ ছিল মাদ্রাসার মুহতামিমের উপর ফরজ না এই দায়িত্ব সবার উপর ফরজ যে ইসলাম যেন কেয়ামত পর্যন্ত জারি থাকে কারণ আজকে যদি কোরআনের শিক্ষা বন্ধ হয়ে যায় আজকে যদি হাদিসের শিক্ষা বন্ধ হয়ে যায় এখন থেকে একশো বছর পর ইসলামের নাম নিশানা থাকবে কোরআন এবং হাদিস বাদ দিয়ে ইসলাম ভাবা যায় আরে ভাই ভাবা যায় ইসলামের মূলে তো হলে কোরআন এবং সুন্না আলাইকুম বিসুন্নতি ও সুন্নাতিল খোলাফায় রাশিদিন আল আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি তোমাদের মধ্যে থাকবো না চলে যাচ্ছি দুইটা জিনিস রেখে যাচ্ছি যতদিন পর্যন্ত এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরে রাখবে তোমরা পথ হারাবে না একটা হলো কিতাব আল্লাহ আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন আর একটা হলো সুন্নত রাসুলি আল্লাহ রসুলের সুন্না হাদিস এবং তার আদর্শ সুতরাং এই যে মাদ্রাসাগুলো এগুলোর যথাযথ সহযোগিতা করা প্রয়োজন পূরণ করা ছাত্রদের সহযোগিতা করা সবর উপর ফরজ কেনা ফরজে কিফায় আহম্মতের উপর কিছু মানুষ এলমের জন্য ফারেক থাকতে হবে এলমের সকল শাখার মধ্যে তারা মেহনত করবে কোরআন হাদিস সরব বালাগত নাহু থেকে শুরু করে যত শাখা আছে সব শাখায় খেদমত করবে আর উম্মতের উপর ফরজ হলো ফরজে কিফায়া যতক্ষণ পর্যন্ত প্রয়োজন পূরণ না হবে সবাই গুণাগার হবে আর যদি প্রয়োজন পূরণ হয়ে যায় তাহলে আর বাকিরা গুণাগার হবে না সবার উপর ফরজে কিফায়া হলো যে ইলমকে জিন্দা রাখতে হবে কোরআনের হেফাজত করতে হবে আল্লাহ রসুলের সন্ন্যার হেফাজত করতে হবে তো আমরা সবাই রাজি আছে না কে কে রাজি নেই একটু হাত তোলেন দেখি রাজি নাই কে কে একটু হাত তোলেন আর রাজি আছেন কে কে একটু দুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন আমাকে দরকার নেই আল্লাহকে দেখিয়ে দেন জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ তালা এই যে হাতগুলো যারা উঠিয়েছে আমাদেরকে দেখানোর জন্য না একমাত্র তোমাকে দেখানোর জন্য তুমি হাতগুলো